আল্লাহ সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ভালোবাসেন কেবলমাত্র তাদের কি দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যক্তির ভালো চান তাকে দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন জোরে বলুন সুহার আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশে প্রায় অঞ্চলই সাত দিন দশ দিন ব্যাপী মাহফিল হচ্ছে রাত ভর মাহফিল হচ্ছে মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে যায় শুনতে শুনতে নগ নগমাহায় মাহফিলে বেদাত কো কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো কান বধির হয়ে যায় অন্তর বিরক্ত হয়ে যায় এর পরেও আমাদের এই জাতির সামনে যদি জিজ্ঞেস করা হয় ইসলামের রোকন কয়টা সেই রোকনগুলোর মূল ভিত্তি কিসের উপরে তাও সেইদের রোকন কয়টা ইমান ভঙ্গের কারণগুলো কি মনে করবে এগুলো আবার কি প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় কোরআনে কোন সাক্ষীকে সবচেয়ে বড় সাক্ষী বলে আখ্যায়িত করা হয়েছে বলতে পারি যদি জিজ্ঞেস করা হয় কোরআনে এমন একটা সাক্ষীর কথা বলা আছে যে সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন কি সাক্ষী সেটা আজকে আমরা মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর যেদিকে তাকায় সেদিকে একটি মাত্র চিত্র আর তা হচ্ছে গোটা এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সমস্ত কাফেরগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় রাসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লামের সাদ করেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা দুনিয়ার সমস্ত কাফেরেরা যদিও তাদের মধ্যে অনেক দলাদলি রয়েছে অনেক মতবিরোধ রয়েছে কিন্তু মুসলিম জাতির বিরোধিতায় সমস্ত কাফের ঐক্যবদ্ধ আর সেজন্যই আমরা দেখতে পাচ্ছি মুসলিম দেশগুলোতে হামলা করার পূর্বে এহুদি হিন্দুর কাছে হিন্দু খ্রিস্টানের কাছে খ্রিস্টান বৌদ্ধের কাছে সবগুলো একাকার হয়ে যায় আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম এই অবস্থা সম্পর্কে আমাদেরকে আগেই সাবধান করেছেন নিষ্কাতে কি হাদিসটা আছে কিতাবুল ফিতানের ভিতরে ইউশিকু আল উমাম অচিরি এমন একটি মুহূর্ত আসবে যখন আল উমাম সমস্ত কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে একজন অপরজনকে আহ্বান করবে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য যেরকম ভাবে খাবারের দস্তরখান বিছিয়ে মেহমানদেরকে খাবারের জন্য আহ্বান করা হয় সাহাবায় কেরাম আশ্চর্য হলেন প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা খুবই কম থাকবে এই প্রশ্ন কেন করলেন সাহাবায় কেরামদের যুগে দুনিয়ায় কাফেরদের সংখ্যা ছিল অনেক মুসলমানদের সংখ্যা ছিল নগণ্য তারপরেও দুনিয়ার কাফেররা মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপত ঠিক কিনা ইতিহাস পড়ুন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম মসজিদের নবমীতে বসে তবুকের যুদ্ধের জন্য নাম নিচ্ছেন তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হবে সাবায়ক রাম নাম লেখাচ্ছেন এমনই এক মুহূর্তে একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করল ইয়ারসুল আল্লাহি আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার স্বামী আগের যুদ্ধে শাহাদত বরণ করেছে আমার ভাইগুলো আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার বড় সন্তানগুলো আগে শহীদ হয়ে গেছে আমার পরিবারে এই দুধের সন্তান ছাড়া আর কেউ নেই মেহরবানি করে কবুল করুন আল্লাহর নবী বললেন ও আমার মহিলা সাহাবি আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না আমার তো এমন লোকের প্রয়োজন যে ঘোড়ায় চড়তে পারে উঠে চড়তে পারে তীর চালাতে পারে তরবারি চালাতে পারে হা ঢাল ঘুরাতে পারে তোমার এই শিশু কিছুই তো পারবে না মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন সুর আল্লাহি আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না উঠে বসতে পারবে না ঢাল ঘুরাতে পারবে না কিন্তু আমি জানি আমার এই শিশু তীর তরবারি খেতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুঁড়ে মারবে আপনাকে লক্ষ্য করে যখন তীর দিয়ে আঘাত করবে তরবারি আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানকে আপনি ঢাল স্বরূপ পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্য দান করেছি এই দৃশ্য যখন রোমের গোয়েন্দারা দেখল গোয়েন্দারা গিয়ে রোমের সম্রাটকে বলল মুসলমান সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখার দরকার নেই রোমের সম্রাট জিজ্ঞেস করলো ব্যাপার কি মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি বলে না তা অনেক কম বলে তাহলে কি তাদের অস্ত্র বেশি বলে না অস্ত্র তাদের কম বলে তাহলে কি মুসলিম সৈনিকদের গায়ে শক্তি বেশি বলে না তাও তো একেবারে জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায় রোমের সম্রাট রাগ করলেন অস্ত্র আমাদের বেশি সৈন্য আমাদের বেশি আমার সৈনিকদের গায়ে শক্তি বেশি কেন আমাকে ভয় দেখাচ্ছ তখন রোমের গোয়েন্দারা উত্তর দিয়েছিল রোমের সম্রাট অস্ত্র তোমার বেশি সৈনিক তোমার বেশি তোমার সৈনিকদের গায়ে শক্তি বেশি ঠিকই কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী মদের পেয়ালা আর সুন্দরী যুবতী নারী যত প্রিয় আল্লাহর নবী মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় জয় ভাইয়েরা আমার আজকে মাত্র সত্তর লাখ এহুদি দেড়শো কোটি মুসলমানকে ভয় দেখাচ্ছে আর দেড়শো কোটি মুসলমান তাদের ভয়ে থরথর করে কাঁপছে অথচ কাল পর্যন্ত এহুদি মুসলমানদের কাছে ভিক্ষা করছিল থাকার জন্য ইতিহাস পড়ুন অমর আব্দুল খত্তাব আল্লাহ তালানহুর খেলাফতকালে যখন এহুদিদেরকে খাইবর থেকে বহিষ্কারের জন্য নোটিশ দিলেন এহুদি নেতা অমর বিন খত্তাবের দরবারে গিয়ে আরজ করল অমর তুমি আমাদের কেন বহিষ্কার করছো তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছেন আমরা জমি জমা চাষ করব তোমাদের চাষ করে অর্ধেক ফসল দিয়ে দিব তুমি কেন আমাদেরকে এখান থেকে বহিষ্কার করছো অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ আনহু বলেছিলেন আল্লাহর দুশ্মন জেনে রাখ সেদিন আল্লাহর নবী যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক সে পর্যন্ত থাকতে দিব যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হবে কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেছিলেন যে তোর উট তোকে নিয়ে এত দূর যাবে তোকে নিয়ে যেতে যেতে তোদের ঘোড়া এবং উটগুলো হাঁপাতে থাকবে আজকের সেই দিন এসে গেছে তোদেরকে এখান থেকে যেতেই হবে আজকে সেই হুদিরা মুসলিম জাতির প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস দখল করে আছে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস শুধু দখলই করে নাই মুসলমানদের বাড়ি ঘরগুলোকে বুল্ডুজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে মুসলিম শিশুরা যখন ওদের ট্যাঙ্কের দিকে পাথর ছুড়ে মারে তার জবাবে ট্যাঙ্কের গোলা দিয়ে মুসলিম শিশুদের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে আমরা সেই যুগ যুগ ধরে একই দৃশ্য দেখতে পাচ্ছি ইরাকের বুকে হামলা করার পূর্বে আমেরিকা এবং জাতিসংঘ অবরোধ দিয়ে দশ লক্ষ শিশুদেরকে হত্যা করলো এরপরে বোমা হামলা করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে পঙ্গু করে দিল হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করল আফগানিস্তানের মুসলমানদের একই অবস্থা যুগ যুগ ধরে সেখানে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে মুসলিম যুবকদেরকে ধরে নিয়ে আবু গারিব কারাগারে উলঙ্গ করে নির্যাতন করে ইটের যেমন দেয়াল গাছে সেরকম ভাবে একজন যুবকের উপর একজনকে রেখে তারা পিরামিড তৈরি করেছে মুসলিম যুবকেরা যখন পানি পানি বলে চিৎকার মেরেছে ওয়াহুদি খ্রিস্টানদের সৈনিকেরা ওদের মুখে পেশাব করে দিয়েছে ভাইরা আমার আপনারা দেখেছেন পত্রপত্রিকা এসেছে তারা কোরআনুল কারিমের গায়ে পুরুষ এঁকে দিয়েছে তারা মুসলিম জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তোমাদের কোরআনের গায়ে কুরুষেকে দিলাম কোরআন খ্রিস্টান হয়ে গেছে তোমরা কেন বসে আছো তোমরাও খ্রিস্টান হয়ে যাও আপনারা জানেন আবু গরিব কারাগারে মুসলিম মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে কয়েকজন মুসলিম বোন এক এক রাত্রে বিশ জন পঁচিশ জন আমেরিকার সৈনিকের ধর্ষণ করত সহ্য করতে না পেরে দেয়ালের সঙ্গে ঠুক মাথা ঠুকে আত্মহত্যা করেছে সেখান থেকে আমাদেরই একজন বোন নামটা তার আল্লাহর নবীর ছোট মেয়ের নামে নাম ফাতেমা নিজের রক্তকে কালি বানিয়ে ওরনাকে কাগজ বানিয়ে পৃথিবীর মুসলিমদের কাছে পাঠিয়ে দিয়েছে তোমরা এই জেলখানাকে হামলা করো আমাদেরকে উদ্ধার করো কোথায় সেই মোহাম্মদ বিন কাশেমের সন্তানেরা যারা ভারতবর্ষের থেকে দুজন নারীর চিৎকার শুনে রাজা তাহিরের নির্যাতনের চিৎকার শুনে যারা ফরিয়াদ করেছিল আর তাদের সেই ফরিয়াদের আহ্বানে সাড়া দিয়ে মোহাম্মদ বিন কাসেম শুধু রাজা দাহিরকে উচিত শিক্ষা দেয় নাই বরং গোটা ভারতবর্ষকে স্বাধীন করেছিল আজকে সেই মুসলমানরা কোথায় আছো ইন্টারনেটে আপনারা সেই ফাতেমার চিঠি দেখেছেন আমাদের যখন মুসলিমরা সেই আফগানিস্তানের মূর্তি ভাঙল বামিয়ানের মূর্তি ভেঙ্গে দিল গোটা দুনিয়ার মিডিয়াগুলো তোলপার সৃষ্টি করল মানবাধিকার লঙ্ঘন হয়েছে আর সেই একই আফগানিস্তানে যখন আমেরিকা স্কুলে বোমা হামলা করে তিনশো শিশুদেরকে হত্যা করে কাতার দিয়ে রাখল সমস্ত মিডিয়াগুলো চুপ থাকলো কেউ এটাকে কভারেজ দিল না কারণ এরা মুসলিমদের সন্তান এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই সারা দুনিয়াতে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন মুসলিম দেশ ইন্দোনেশিয়া এর একটা বিশাল এলাকা এনজিও খ্রিস্টানেরা বা মুসলমানদের খ্রিস্টান বানিয়ে যখন স্বাধীনতার আন্দোলন শুরু করলো জাতিসংঘ সেখানে গিয়ে স্বাধীনতা ঘোষণা করলো মুসলিমদের আর একটা দেশ সুদান দক্ষিণ সুদানের দারিদ্রতার সুযোগ নিয়ে সেখানে খ্রিস্টান রাজ্য বানিয়ে ফেলল আর কাশ্মীরি মুসলমানরা যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করছেন জাতিসংঘ সেখানে তাদের কোনো কথা বলছে না কারণ হচ্ছে এরা মুসলমান ভারতের হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান গো হামারি মাতা হয় তুম খাতা হয় তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান আমি দেওবন্দে পড়াশোনা করেছি বাবরি মসজিদ ভাঙ্গার আগের মুহূর্তে আমি দেওবন্দে ছিলাম ইন্ডিয়াতে ছিলাম এই হিন্দুরা যারা গাভীর পেশাব পান করে এই গাভীর পেশাব পায়খানা পানকারী হিন্দুরা নাচত আর এই গান স্লোগান দিত মুসলিমদেরকে চ্যালেঞ্জ করত কাশ্মীরি মা বোনদের পেট চিরে সন্তান বের করে উপরে ছুঁড়ে মারে নিচে ছুরি ধরে সন্তান তার দু হয়ে পড়ে যায় ওরা আনন্দ উল্লাস করে আমাদের পাশেই আরাকান বার্মার আরাকানের মুসলমানদের উপরে চরম নির্যাতন করে তাদেরকে ওখান থেকে বহিষ্কার করে বাংলাদেশে পাঠিয়ে দিল যুবকদেরকে হত্যা করেছে আমি দেখেছি আরাকানের এক মাদ্রাসার সাইকুল হাদিস দাড়ি মুন্ডানো চোখের পানি ছেড়ে দিয়ে বলল ও আমার মুসলিম ভাইয়েরা আমি একজন শাইখুল হাদিস আজকে বার্মা ইসলামের কথা বলার কারণে আমার দাড়ি মুন্ডি আমাকে তাড়িয়ে দিয়েছে চট্টগ্রামের এক পাতাবাড়ি অঞ্চলে মাদ্রাসায় সাক্ষাৎ হয়েছিল আমার সঙ্গে চতুর্দিকে একই দৃশ্য অথচ আপনার ইতিহাস পড়ুন হাজ্জাদ ইউসুফের সময়ে রোমের সম্রাটের দরবারে একজন মুসলিমকে বন্দি করে তার গালে একটা কাফের থাপ্পড় মেরে আনন্দ করেছিল মুসলমান সেখান থেকে চিৎকার মেরেছিল হাজ্জাজ ইউসুফ মুসলমানদের খলিফা হয়ে বসে আছো আর আমি মুসলিম হওয়ার অপরাধে আমার গালে থাপ্পড় মেরে কাফেররা উল্লাস করছে আল্লাহর কাছে কি জবাব দিবে তৈরি হয়ে যাও হাজ্জাজ ইউসুফের গোয়েন্দা সেখানে ছিল গোয়েন্দারা যখন হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে হাজ্জাজ বিন ইউসুফ যখন জানতে পারলেন এই ঘটনা সমস্ত কমান্ডারদেরকে ডাকলেন গোয়েন্দাদেরকে ডাকলেন বললেন তোমাদের যত টাকার প্রয়োজন আর যত অস্ত্রের প্রয়োজন সব খুলে দেওয়া হলো রোমের সম্রাটের দরবারে যেই মুসলিমকে থাপ্পর মেরেছে তাকে উদ্ধার করতে হবে এবং যে থাপ্পড় মেরেছে সেই কাফেরকে অপহরণ করতে হবে বারবার চেষ্টা করে মুসলিম গোয়েন্দারা সফল হল খলিফাতুল মুসলিমিন রাজ দরবারে সবার সামনে মুসলিমকে বলল রোমের দরবারে বসে তোমার গালে যে থাপ্পড় মেরেছিল সেই কাফের তোমার সামনে তুমি থাপ্পড় মেরে প্রতিশোধ নাও আমিরুল মোমিনের নির্দেশ থাপ্পড় মেরে প্রতিশোধ নিলেন এবারে হাজ ইউসুফ বললেন ওহে আল্লাহর দুশ্মন কাফের আমি তোকে হত্যা করব না আমি তোকে রোমের সম্রাটের দরবার পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি রোমের দরবারে গিয়ে এই বার্তা পৌঁছে দিবি মুসলমানদের গাল থাপ্পর খাওয়ার জন্য হয় নাই মুসলিম জাতির গালে যদি কেউ থাপ্পর মারে মুসলিমরা তার প্রতিশোধ নিয়ে ছাড়ে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে ছেড়ে দিচ্ছি ভাইয়েরা আমার আপনারা জানেন আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম যখন মদিনার থেকে ওমরা করার জন্য মক্কা এসেছিলেন হদাইবিয়া পর্যন্ত আসার পরে মক্কার কুফাররা বাধা প্রদান করল আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে মক্কায় পাঠালেন তুমি মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা মারামারি করতে আসি নাই আমরা এহরামের কাপড় পরিহিত অবস্থায় আছি আমাদের সঙ্গে হাদি কোরবানির পশু আছে আমরা ওমরা করে চলে যাব ওসমান মক্কায় চলে যাও ওসমান মক্কার জনপ্রিয় ছিলেন আগে মক্কার মেয়ে লোকেরা বাচ্চাদের ঘুম পাড়াবার জন্য আমাদের দেশের মেয়ে লোকেরা যেমন আগডুম বাগডুম ঘোরাডুম বলে আরবের মেয়ে লোকেরা বলতো ও হেব্বু কাওয়ার রহমান হুব্বা কোরাইশন ওসমান ও হেব্বু কাওয়ার রহমান হুব্বা কোরাইশন ওসমান ও আমার আদরের পুত্র আদরের সন্তান আমি তোমাকে ঠিক সেই রকম ভালোবাসি যেরকম মক্কার লোকেরা কোরাইশরা ওসমানকে ভালোবাসে ওসমানকে আল্লাহর নবী পাঠাইলেন মক্কার কাফেরেরা একটা সুবর্ণ সুযোগ মনে করল এইবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ করে দেওয়া যাবে তবে একটু পরীক্ষা করে নেই তার অবস্থাটা কি খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে দেখি কি প্রতিক্রিয়া হয় আমার ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাম যখন এই সংবাদ পেলেন ওসমানকে হত্যা করা হয়েছে তিনি তাবুর থেকে বের হয়ে গেলেন জোরে ডাক দিলেন আসাবাস সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা চলে আসো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী সালাম হাত রেখে দিলেন বললেন এই আমার হাত রেখে দিলাম তোমরা আমার হাতের উপর হাত রেখে এই মর্মে বয়াত অঙ্গীকার করো হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়ব নতুবা উসমান হত্যার বদলা নিতে গিয়ে আমরা সকলে শহীদ হয়ে যাব একটা লোক মদিনায় ফিরে যাব না কে কে রাজি আছো চোদ্দশো সাহাবা পর্যায় পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম নিজের বাম হাতটা ডান হাতে রেখে বললেন এটা উসমানের হাত যেন ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হন একজন মমিনের জন্য একজন মুসলিমের জন্য আল্লাহর নবী নিজে চোদ্দশো সাবা সহ জীবন উৎসর্গ করছেন বায়াত নিচ্ছেন আর আজকে হাজার হাজার মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে মুসলিমরা সেই বায়াতকে ভুলে গেছে সাহাবা কবিতা পড়তে আরম্ভ করলেন বুখারি কিতাবুল মাগাজি পড়ুন আমরা হলাম সে জাতি যারা মোহাম্মদের হাতে হাত দিয়ে বয়াত করেছি আমরা বায়াত করেছি মোহাম্মদের হাতে হাত দিয়ে এই মর্মে আলাল জিহাদ মা বাকি না আবাদা আমরা লড়াই করব যুদ্ধ করব জেহাদ করব মা বাকি না আবাদা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রুহু থাকবে আমাদের দেহের সঙ্গে যান থাকবে অতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবো জরিবল একজন মমিনের জন্য আল্লাহর নবী নিজের জীবন এবং চোদ্দশো সাহাবাহিক রামদের জীবনকে উৎসর্গ করছেন আজকে হাজার হাজার মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে আজকে মুসলিমরা ভুলে গেছে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নামাল মোমেনুনা দুনিয়ার সমস্ত মোমিনরা হচ্ছে ভাই একজন ভাইকে যদি নির্যাতন করে গোটা দুনিয়ার মুসলিমরা ব্যথিত হবে আল্লাহর হাবিব বলেছেন আল মুসলিম গোটা দুনিয়ার মুসলিম হচ্ছে একটা দেহ সমতুল্য একটা দেহের একটা অঙ্গ যদি আক্রান্ত হয় ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লু যদি চোখে ব্যথা পায় গোটা দেহ ব্যথিত হয় ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ার কোন প্রান্তে একজন মুসলিম যদি আঘাত প্রাপ্ত হয় একজন মুসলিম যদি আক্রান্ত হয় গোটা দুনিয়ার মুসলিমদের জন্য ফরজ হয়ে যা তাকে উদ্ধার করা ঠিক কিনা একদিকে মুসলিমদের অবস্থা আর একদিকে দ্বিতীয় অবস্থাটা কি বাংলাদেশকে নিয়েও গন্ডগোল হচ্ছে পার্বত্য অঞ্চলে সেই একই নিয়মে যেভাবে দক্ষিণ সুদানকে খ্রিস্টান রাজ্য বানানো হয়েছে যেভাবে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার থেকে খ্রিস্টান রাজ্য আলাদা করা হয়েছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে নিয়ে খ্রিস্টান রাজ্য করার জন্য খ্রিস্টানের পায়ে তারা চলছে আর সেজন্য একদল আলেমদেরকেও তৈরি করা হচ্ছে আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণে আমেরিকার নর্তকীরা ব্যালে ডান্স করেছে ঠিক কিনা এরপরে আপনারা কয়েকদিন আগে দেখেছেন এদেশের স্বরাষ্ট্র ধর্মমন্ত্রী বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের অর্ধেকটা হিন্দুদেরকে মূর্তি পূজা করার জন্য খালি করে দিতে হবে আমার ভাইয়েরা আল্লাহর নবী নাকি মূর্তি পূজা করার জন্য খালি করে দিয়েছিলেন এই ফতুয়া পাইল কোথায় এই ফতুয়া এহুদি খ্রিস্টানদের তৈরি করা একদল জালেম আলেম বাইতুল মুকাররামের খতিব বেদাতের শিরোমণি সালাহদ্দিন এবং তার দোসররা সরকারকে শিখিয়েছে বাইরা আমার একদল পীরও তৈরি করেছে দেওয়ানবাগি সুরেশ্বরী চন্দ্রপুরী এই বিভিন্ন পীরগুলো বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই মাঝ ভান্ডারির বই আছে বেলায়াতে মুতলাকা পরিষ্কার লেখা আছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার ধর্মে বসে বাদত করলে পরকালে নাজাদ পেয়ে যাবে এরকম ভাবে সুরেশ্বরী পীরের বই আছে নূর চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় লিখেছে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে গেলে আল্লাহর অলি হয়ে গেলে আর নামাজ রোজা লাগে না দলিল পেশ করেছে কোরআনের আয়াত দিয়ে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একই না আসে তাহলে একই না আসলে এবাদত লাগবে না দলিল দিয়েছে কোরআন দিয়ে ও আবুদ রব্বাকা তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একই না আসে আর একইন বলতে ওদের সুফি ভণ্ড সুফিদের পরিভাষায় একইন মানে হচ্ছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম আল্লাহর সঙ্গে মিশে যাওয়া আমার ভাইয়েরা আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজির হয়েছে তিনি আয়াতের ব্যাখ্যা করেছেন তাফসির এমনি কাসিরে বলা হয়েছে অবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া আয়াল মাউত তুমি তোমার রবের এবাদত করো একটু মাথায় গন্ডগোল আছে এদের ওদিকে আমরা না থাকায় গুরুত্বপূর্ণ আলোচনার সামনে আমরা খুব খেয়াল করে কথাগুলো শুনব যেন আমাদের একটা মুহূর্ত নষ্ট না হয় আল্লাহ সুবাহান আমাদের কবুল করেন বলুন আমিন ভাইরা আমার আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন কোরআনুল করিমের সুরাই হেজরের এই নিরানব্বই নম্বর আয়াতের তাফসির এমনি কাসির খুলে দেখুন লেখা আছে আল্লাহর নবী কি ব্যাখ্যা দিলেন তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না সে একিন মানে মৃত্যু আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন একিন মানে মৃত্যু আর ওই সুরেশ্বরের পীর ব্যাখ্যা দিল একিন মানে হচ্ছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম আমরা কি সুরেশ্বরের পীরেরটা মানব না আল্লাহর নবীর ব্যাখ্যা মানব কোনটা এরপরে আমরা আল্লাহর নবীর জীবনীও দেখব আল্লাহর নবী নিজে ইবাদত করেছেন কিনা আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই এশার সালাতের আজান হয়ে গেছে আল্লাহর নবী সাহাবা একরামদের জিজ্ঞেস করলেন নামাজ হয়ে গেছে কি সাহাবা একরাম বলেন আল্লাহ হে আল্লাহর নবী আপনার জন্য সাহাবার অপেক্ষমান রয়েছেন আপনার জন্য জামাত ইন্তজার করছে আল্লাহর নবী উজু করছেন বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন তিন তিনবার চারবার বেহুসে পড়েছেন শেষ পর্যন্ত বললেন মুরু আবা বকরিন ইউসাল্লিবিন নাস আবু বকরকে বলো সেজন্য লোকদের এমামতি করে দেয় জোরে বলেন সুবহান আবু বকর আল্লাহর নবীর ইমা অনুমতি পেয়ে ইমামতি শুরু করলেন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম এবারে একটু সুস্থতা বোধ করলেন উজু করলেন দুইজন সাহাবিকে ডাক দিলেন দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে ইহাদা বাইনা রজুলাইনে দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে মসজিদে জামাতে যাচ্ছেন ওরে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল জরে বলুন আল্লাহ যেই নবীর আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করা ছিল কোরআন পরিষ্কার বলেছে আল্লাহ তালা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে পা হেচড়াতে হেচড়াতে মসজিদে যাচ্ছেন এরপরে যদি কোনো পীর বলে আধ্যাত্মিকতার শীর্ষ পর্যায়ে গেলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে মারিফাত হাসিল হয়ে গেলে এবাদত লাগে না এগুলো পীর না শয়তান আল্লাহর অলি না শয়তানের অলি অলি দুই রকম কয় রকম এক প্রকার চাউলিয়াউর রহমান আর এক প্রকার চাউলিয়াউ শৈতন এরা কোন পক্ষের লোক কারে শৈতন মি কুনি নামত ওলি কারে শৈতন মি কুনি নামত ওলি গর ওলি নস্তলানত বর ওলি তাসির রসুলা وأنت تظهر حبه هذا لعمري في الفعال بديع لو كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب مطيع এই পীরগুলো এই মাছ ভান্ডারি বলেন দেওয়ানবাগি বলেন সুরেশ্বরী বলেন এই শ্রেণীর পীর যেগুলো আছে এরা নিজেদের বইতে লিখে দিয়েছে মাজারে সেজদা করা জায়েজ পীরকে সেজদা করা জায়েজ এরা সেজদাকে ভাগ করেছে ওই সেররে হক জামিনুর বইতে পরিষ্কার লেখা আছে লিখে দিয়েছে সেজদা দুই রকম একটা হলো তাজিমি সেজদা আর একটা হচ্ছে এবাদতের সেজদা এবাদতের সেজদা আল্লাহর জন্য খাস তাজিমি সেজদা পীরকে করা যায় মাজারে করা যায় পিতা মাতাকে করা যায় স্বামীকে করা যায় নওয়াজ আমার ভাইয়েরা আল্লাহর নবীকে সাহাবাহিক রাম জিজ্ঞেস করলেন আল্লাহি রোম পারস্যের সম্রাটেরা শুধুমাত্র দুনিয়ার বাদশাহ ওদের প্রজারা ওদেরকে সেজদা করে থাকে আপনি দুনিয়া খেরাত উভয় জগতের বাদশাহ আপনি উভয় জাহানের সর্দার আপনি তো সেজদা পাওয়ার উপযুক্ত বেশি আপনাকে আমরা সেজদা করব কিনা আল্লাহর নবী এ কথা বলেন নাই যে হ্যাঁ তোমরা আমাকে করো তাজিমি সেজদা করো এ কথা বলেছেন হাদিসের সব কিতাবে হাদিসটা আছে আল্লাহর নবী উত্তর দিলেন আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার জন্য অনুমতি দিতাম আল্লাহ ছাড়া যদি অন্য কারোর জন্য সেজদা করা যায় হতো আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে তার মানে কি তার মানে হচ্ছে এই উম্মতের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় নাই হারাম মেয়ে লোকরা স্বামীকে সেজদা করতে পারবে না আর তোমরাও আমি রসুলকেও সেজদা করতে পারবে না জোরে বলুন সুহার আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর নবীকে যখন সেজদা করা যায় হলো না আল্লাহর নবী যখন নিজের জন্য সেজদা করার অনুমতি দিলেন না এর পরে যারা মাজারে সেজদা করা জায়েজ বলে পীরের পায়ে সেজদা করা জায়েজ বলে তারা মুসলমান না মোশরেক পরিষ্কার মোশরেক মাজারে সেজদা ভোলায় তো বোধহয় মাজার টাজার নেই মনে হয় এছাড়াও সব জায়গায় মাজার আছে দেখবেন সেজদা করা টাকা পয়সা আপনারা চিন্তা করুন আল্লাহ তালা কত সতর্কতার সাথে বিধান দিয়েছেন আমরা যত প্রকার নামাজ পড়ি সব নামাজের রুকু সেজদা আছে ঠিক কিনা ফজরের নামাজ পড়ুন রুকু সেজদা করো জোহরের নামাজ পড়ো রুকু সেজদা করো আসরের নামাজ পড়ো রুকু দা করো মাগরীবের নামাজ এশার নামাজ রুকু দা করো জুমার নামাজ পড়ো রুকু দা করো ঈদের নামাজ পড়ো রুকু দা করো যত রকম নামাজ তুমি আদায় করবে সব নামাজের উপচেষ্টা করা ফরজ কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তো রুকো করতে পারবি না সেজদাও করতে পারবি না আছে নাকি বলায় জানাজার নামাজে সেজদা আছে দুনিয়ার কোথাও নাই যত বড় পীর সাহেবের জানাজা হোক না কেন তুই জানাজার নামাজ রুকু করতে পারবি না সেজদাও করতে পারবি না জানাজার নামাজ আব্দুল কাদের জিলানির হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ নিজামুদ্দিন আউলিয়ার হোক না কেন রুকু করতে পারবি না জানাজার নামাজ খাজা মহিদিন সৃষ্টির হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ শাহ জালালের হোক না কেন রুকু সেজদা করতে পারবি না দুনিয়ার যত বড় আল্লাহ হোক না কেন জানাজার সময় রুকু করা যাবে না ও আমার ভাইরা সব নামাজ রুকু ফরজ জানা যায় কেন রুকু নাই কারণটা কি কারণ শুধু একটাই অন্য নামাজের সামনে কোনো গায়রুল্লাহ নাই কোনো লাশ নাই কিন্তু জানাজার নামাজের সামনে একটা লাশ আছে লাশ ওই জানাজার নামাজে যদি আল্লাহর জন্য রুকু চেষ্টা করা হয় ওই কবর পূজারি পীর পূজারি পীর পায়ে চেষ্টা জায়েজকারী ওই ভণ্ড লোকেরা বলবে এই তো পীরের পায়ে চেষ্টা করা জায়েজ হলো এই জন্য যাতে বিভ্রান্তির সৃষ্টি করতে না পারে ধোকা দিতে না পারে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু শেষদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন জলে বলুন নতুবা কি সুন্দর সময় ছিল একেবারে বুজুর্গ সামনে মাত্র এক হাত থাকা এই সময় তুমি রুকু শেষদা করতে পারলা না লাশটা যখন তোমার কবরে চলে গেল মাঝখানে মাটি আসলো হোগলা আসলো বাস আসলো এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য অনুমতি দিল কবরে সেজদা করা জায়েজ না হারাম পীরের পায়ে সেজদা করা যায়জ না হারাম আপনি মক্কা মদিনায় যান না মক্কাতে কবরস্থান আছে না মক্কাতে জান্নাতুল বাকি মহল্লা কবরস্থান আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত কবর দেওয়া হচ্ছে আর দৈনিক একটা দুইটা না প্রত্যেক নামাজে একসাথে দশ বিশটা জানাজা পড়ে এইগুলো সব জান্নাতুল মোহাল্লায় দাফন করে কবর তৈরি করা আছে ওই কবরস্থানে আল্লাহর নবীর প্রথমা স্ত্রী শুয়ে আছেন আল্লাহর নবীর সমস্ত সন্তানদের মা শুধু ইব্রাহিম মারিয়া কিপ্তিয়া থেকে হয়েছিল বাকি সব সন্তানের মাকে খাদি রাদি আল্লাহ তালা আনহা জান্নাতের সুসংবাদ প্রাপ্তা মহিলা মক্কার জান্নাতুল মোয়াল্লায় শুয়ে আছেন ও আমার ভাইরা গিয়ে দেখো চতুর্দিকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরস্থানে একটা কবর পাকা নাই কোনো কবরের চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই টাকা পয়সা নাই খাজা বাবা নাই গাজা বাবা নাই চট আর জটওয়ালা নাই সব থেকে মুক্ত আবার তুমি মদিনা শরীফ চলে যাও আল্লাহর নবীর কবর জিয়ারত করে বের হলে সামনে একটা বিশাল আকারের কবরস্থান নজরে পড়বে জান্নাতুল বাকি যেটাকে বলা হয় বাকি হল গরকাত এইখানে রয়েছে আল্লাহর নবীর অন্য স্ত্রীদের কবর আল্লাহর নবীর সন্তানদের কবর এমনকি আল্লাহর নবীর প্রায় দশ হাজার সাহাবিদের কবর রয়েছে আল্লাহর নবীর পরপর দুই মেয়ের জামাতা ওসমানের কবর রয়েছে জান্নাতের প্রাপ্ত সাহাবি ওসমান শুয়ে আছেন ও আমার ভাইরা মদিনার কবরস্থানে গিয়ে দেখো একটা কবরে পাকা করা বিল্ডিং নেই কোনো চাদর নেই আগরবাতি মোমবাতি নেই টাকা পয়সা নেই কোনো খাদ্য গাজা বাবা গাজা বাবা নেই ল্যাংটা বাবা নেই আবার তুমি অহুদের প্রান্তে চলো অহুদের প্রান্তে একটা কবরস্থান রয়েছে যে এখানে ওদের যুদ্ধ হয়েছিল আল্লাহর নবীর দান দান শহীদ হয়েছিল ওইখানে কবরস্থানে আল্লাহর নবীর আপন চাচা সমস্ত শহীদদের সর্দার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি হামজার কবর রয়েছে গিয়ে দেখো হামজার কবরের চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া আর কোনো আগরবাতি মোমবাতি নাই কোন বিল্ডিং নাই কোনো মাজার নাই কোন সাইনবোর্ড নাই কোনো চাদর নাই আমার ভাইয়েরা কেন নাই সাহবাইক কেরামদের দেওয়ার মতো কেউ লোক নাই সেজন্য হয়তো দেওয়ার মতো লোক নাই আর নইলে সাহাবাহিকের আমরা এই আমাদের দেশের বুজুর্গের মতো বুজুর্গ না কোন দিকে যাব যদি বলো আল্লাহ নবীর স্ত্রীগণ আল্লাহর নবীর সন্তানগণ এবং সাহাবিগণ আমাদের দেশের বুজুর্গদের মতো বড় বুজুর্গ না বোখার হিসেবে হাদিস পরিষ্কার বলা আছে আল্লাহর নবীর সাত করেন ও দুনিয়ার মমিনরা শোনো জাহাবান তোমরা এক একজন যদি অহুত পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও এবং সেই স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো মা বালাগা হাদুকুম মুদ্দা হাদিম ওয়ালা নাসিফাহু আমার সাহাবিরা এক মুদ অল্প সামান্য খেজুর অথবা এক মুঠ গম দান করে আল্লাহর কাছে যেই পরিমাণ সব অর্জন করেছেন তোমরা অহুদ পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের সেই সমতুল্য হতে পারবে না জরে বলুন সুহান আল্লাহ ওই সাহাবির কবরে কোনো মাজার নাই চাদর নাই আগরবাতি মোমবাতি নাই এখন বলতে পারেন ওদের কবরে দেওয়ার মতো কোনো টাকা পয়সাওয়ালা লোক নাই আমাদের দেশে আছে আমার ভাইয়েরা মাজারে যদি চাদর দেওয়া কোনো ভালো কাজ হতো আল্লাহর নবীর সাহাবিদের কবরে আল্লাহর নবীর স্ত্রীদের কবরে আল্লাহর নবীর সন্তানদের কবরে শুধু সুতার চাদর নয় মানুষ তার কলিজা ছিঁড়ে চাদর বানিয়ে মানুষ তার চামড়া খুলে চাদর বানিয়ে তা দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে ঠিক কিনা দিচ্ছেন না কেন আল্লাহর নবী মৃত্যুর কয়েকদিন আগে মাত্র এর সাথ করেছেন লান আল্লাহুল ইয়াহুদ ওয়ান আল্লাহ রব্বুল আলমিন এহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন কেন রহমাতের নবী লানত করছেন অভিশাপ দিচ্ছেন গজবের দোয়া করছেন কি অপরাধ করলো ইহুদি খ্রিস্টানরা আল্লাহর হাবিব ফরমান ইত্তাখাজু কুবুর কবুর ওয়া সালিহিহিম মাসাজিদ কারণ হচ্ছে এই ওয়াহুদি খ্রিস্টানেরা ওদের অলিদেরকে বুজুর্গদেরকে মৃত্যুর পরে তাদের কবরগুলোকে শেষদার স্থান বানিয়েছে পূজার স্থান বানিয়েছে ও আমার উম্মাতরা খবরদার খবরদার লালু কবরি ওসানাইবাদ আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে শেষদার স্থান বানাবে না আমার কবরকে পূজার স্থান বানাবে না আমার কবর স্থানকে এবাদতগা বানাবে না আল্লাহর নবী এই সাবধান করেছেন লানত করেছেন অভিশাপ দিয়েছেন সেই জন্য মানুষেরা এগুলো করে না নতুবা আল্লাহর নবীর কবরে চেষ্টা করার লোকের অভাব ছিল না ঠিক কিনা আমার ভাইয়েরা এই লোকগুলো মাজারে গিয়ে প্রার্থনা করে কি প্রার্থনা করে এদেশে গান গায় আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুল গেছেন খালি হয়ে রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে এই গান কি আমার বানানো না ওদের বানানো আমার ভাইয়েরা আজমিরেও লেখা আছে আসমান হায় তেরা এ জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি এই আসমান তোমার জমিন তোমার ওহে বাবা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমির জোরে বলে নওয়াজ আসমান জমিনের মালিককে আমি এবারে একটা জিনিস পরিষ্কার করতে চাই আমাদের দেশের মানুষেরা মনে করে যে মক্কার কাফেরা কাফের ছিল এই জন্য ওরা আল্লাহ বিশ্বাস করত না আর আমরা মুসলমান এই জন্য আমরা আল্লাহ আছে আচ্ছা এই কথা বিশ্বাস করি এইটা কিনা ঠিক কিনা মাসাল্লাহ আমি এবারে প্রমাণ করব যে এই ধারণা ভুল মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত তাহলে বেশ কম কোথায় এটা আজকে ক্লিয়ার হতে হবে নইলে আপনার আমার মধ্যে মক্কার কুফফারদের মধ্যে কোনো বেশ কম নাই মক্কার কুফফাররাও আল্লাহ বিশ্বাস করত বরং এই মুসলমানদের চেয়ে ভালো বিশ্বাস করত মক্কার কুফাররা বিশ্বাস করত আসমান জমিদের মালিক আল্লাহকে সবকিছু দেওয়ার মালিককে আর আমাদের মুসলমানরা বিশ্বাস করে দেওয়ার মালিক খাজা বাবা আল্লাহ খালি হয়ে গেছে আমি একা এক করে দেখাচ্ছি ধৈর্য ধরে শুনুন রশ্মি ওয়াজ না একটা ক্লাস আকারে এটাকে আজকে গ্রহণ করুন শিখুন মুসলিম কাকে বলে আল্লাহ তালা বলছেন এহুদি খ্রিস্টানদেরকে মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো সুরায় জুকরুফের সাতাশি নাম্বারে বলছেন হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন ওলা ইনসাল তাহুম আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন ওদেরকে কাদেরকে আপনি যদি মক্কার এহুদি খ্রিস্টানদেরকে আবু জাহাল আবুল আহাবদেরকে জিজ্ঞাসা করেন মান কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে এবারে পাওয়া গেছে আমরা যেমন সৃষ্টিকর্তা বিশ্বাস করি কাকে মক্কার কাফেররাও সৃষ্টিকর্তা বিশ্বাস করত কাকে এই ব্যাপারে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই আরো সামনে চলুন এবারে আসমান জমিনের সৃষ্টিকর্তা আমরা বিশ্বাস করি কাকে মক্কার কুফাররা বিশ্বাস করতো আল্লাহকে দেখুন সুরায় জুখরুফের নয় নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি আবু জাহেল আবুল আহাবদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি দুনিয়ার এহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাসমাওয়াতি ওয়াল আরদা কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন লায়াকুলুন্না তারা অবশ্যই বলবে খালাকাহুন্নাল আজিজুল আলিম এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ তারা সৃষ্টি করেছেন জয় বলেন সুবহানাল্লাহ ওরা বিশ্বাস করতো আল্লাহ পরাক্রমশালী আজিজ আর জ্ঞানীও বিশ্বাস করত এটাও বিশ্বাস করতো এবারে সামনে আরো চলুন চন্দ্র সূর্যের মালিক আমরা বিশ্বাস করি কাকে মক্কার কুফাররাও বিশ্বাস করতো আল্লাহকে দলিল নেন সুরায় আনকাবুতের একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন ইনসাল তাহুম মান আরদা কামার হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে আপনি যদি দুনিয়ার হদি খ্রিস্টানদেরকে আপনি যদি পৃথিবীর অমুসলিমদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি আরদা কে সৃষ্টি করেছে আকাশ এবং জমিন এবং কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে কে নিয়ন্ত্রণ করেন চন্দ্র এবং সূর্যকে তারা বলবে সব করেন কে এবারে আসুন বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ ফসল দেওয়ার মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি কাকে সবাই বিশ্বাস করি সবাই যদি বিশ্বাস করি তাহলে কেমনে দেশের একজন শীর্ষ পর্যায়ের মুসলমান নামধারী মক্কায় হজ করতে যায় আমরাও করে তসবি হাতে রাখে তিনি মন্দিরে গিয়ে ভাষণ দিলেন আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন এবার এসেছেন কিসে চড়ে যেন গজে চড়ে হাতির পিঠে আর কি এরপরে তিনি বললেন আর আমরা জানি মা দুর্গা দেবী যদি পৃথিবীতে হাতির পিঠে চড়ে অবতরণ করেন তাহলে পৃথিবী ধনে ধন্যে ফসলে পরিপূর্ণ হয়ে যায় এরপরে বললেন আর বাস্তবেও তা হয়েছে এবার বাংলাদেশে ফসল বেশি হয়েছে বাংলাদেশের জিডিপি দাঁড়িয়ে সাথে উঠেছে তাহলে বর্তমান মুসলমান নামধারী এই সব লোকেরা বিশ্বাস করে দুর্গা দেবীর কারণে ফসল হয়েছে মক্কার কাফেররা বিশ্বাস করত না কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন খুলে খুলে বলে দিবে মক্কার কুফাররা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিককে আল্লাহ তারা পরিষ্কার বলছেন সুরান কাবুতের তেষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা ইনসাল তাহুম মান্নাজ্জালা মিনাস সামাই মাআন ফাহইয়া বিহিল আরদা মিন আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন মক্কার আবু জাহের আবুল আবদেরকে জিজ্ঞাসা করেন মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন মান কে আসমান থেকে পানি বর্ষণ করে অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হায়াত জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে তারা বলবে সবকিছু দেন কে এবারে আরো আয়াত আছে রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাও বলছে ওরা হে নবী আপনি বলুন কে রিজিক দেয় আসমান থেকে এবং জমিন থেকে এরপরে কে মানুষের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির মালিক অমাইয়ুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত অয়ুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ে অমাইয়ুদাব্বিরুল আমর এবং সব ইন্তজাম কে করেন ফাসাইয়া আল্লাহ তারা বলবে সব করেন কে এবারে আরো সামনে চলুন আমি প্রমাণ করব এহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ আছে ঠিক কিনা কোরআনুল করিমের সুরায় মায়দার আঠারো নম্বর হাত পড়ুন আল্লাহ তারা বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন এহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছি আবনা উল্লাহি আবনা ইবনুনের বহু বচন এবনুন মানে সন্তান আর আপনা তার বহু বচন ছেলে মেয়ে নাতিপুতি তার মানে ইহুদি খ্রিস্টানরা দাবি করে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং নাতিপুতি ও আহেব্বাহু আবার ত্যায্য পুত্র না আহেব্বাহু মানে প্রিয় সন্তান প্রিয় নাতিপুতি তাহলে ইহুদি খ্রিস্টানরা যদি নিজেদেরকে আল্লাহর সন্তান দাবি করে তারা আল্লাহ বিশ্বাস করত কিনা আল্লাহ বিশ্বাস করত কিনা আল্লাহ বিশ্বাস না করলে নিজেদেরকে আল্লাহর নাতি দাবি করে কেমনে সন্তান দাবি করে কেমনে এর চেয়ে আরো স্পষ্ট প্রমাণ আছে আমাদের নবীজের আব্বার নাম কি আবদুল্লাহ মানি আল্লাহর গোলাম যদি ওরা আল্লাহ বিশ্বাস না করতো আল্লাহর গোলাম নাম রাখলো কি করে আমার ভাইয়েরা পরিষ্কার হয়ে গেল যে মক্কার কুফাররাও আল্লাহ বিশ্বাস করত এমনকি আবু জাহেল যখন আল্লাহ নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধে যাচ্ছে আবু জাহেল কাবার গিলাপ ধরে কান্নাকাটি করেছে হে রব্বে কাবা আমরা তোমার ঘর নির্মাণ করি তোমার হাজিদেরকে পানি খাওয়াই এবং তোমার বাইতুল্লাহ তোয়াফ করি মোহাম্মদ আমাদের থেকে বেদিন হয়ে গেছে আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দান করো দোয়া করছে কে আবু জাহাল কার কাছে এবারে শয়তানেও আল্লাহ বিশ্বাস করে শয়তানেও আল্লাহ বিশ্বাস করে কোরআনে পরিষ্কার আয়াত আছে অনেকগুলো আয়াত একটা বলছি শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলো তখন এসে দোয়া করেছে কার কাছে শয়তানের দোয়া শুনুন রব্বি রব্বি হে আমার রব আমাকে কেমন পর্যন্ত হায়াত দান করুন প্রার্থনা করছে কার কাছে শয়তানও বিপদে পড়ে কোন খাজা বাবা গাজা বাবা লেংটা বাবা পীর বাবা মাদারওয়ালা দরগাওয়ালা দুর্গাওয়ালার কাছে প্রার্থনা করে নাই প্রার্থনা করেছে কার কাছে বোঝা গেল আজকে যারা মাজারকে গিয়ে প্রার্থনা করে তারা শয়তানের চেয়েও জঘন্য মুশ্রিক ঠিক কিনা আমার ভাইয়েরা শয়তান বলল কালা রব্বি আল্লাহ বললেন যা তোকে কেমন পর্যন্ত হায়াত দান করলাম এভাবে অনেক দলিল পেশ করতে পারবো বোঝা গেল কুফাররাও আল্লাহ বিশ্বাস করত তাহলে পার্থক্য কোন জায়গায় এবারে আসুন পার্থক্য কোন জায়গায় আল্লাহর নবী যখন নবাদ প্রাপ্ত হলেন তিন বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল তোমার হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে এলান করে দিন প্রকাশ্যে প্রচার করুন এবারে আল্লাহর নবী আল্লাহর হুকুম পাওয়ার পরে আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা আগে পাহাড়ে উঠলেন সাফা পাহাড়ে জোরে ডাক দিলেন ইয়া সবাহা মক্কার নেতারা যখন আওয়াজ শুনল সব নেতারা গিয়ে হাজির হলো এমনকি যেই ব্যক্তি হাজির হতে পারল না অসুস্থ ছিল সেও নিজের পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইল সব নেতারা হাজির হয়ে গেল এবারে আল্লাহর নবী জিজ্ঞেস করল মক্কার নেতারা আজকে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে প্রস্তুতি নিয়ে বসে আছে হামলা করার জন্য তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা মক্কার সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জার্রাবনা কাইল্লা সদেতান আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই তুমি কখনো প্রতারণা করো না ধোকা দাও না সত্য কথা বলো তোমার কথা বিশ্বাস করব বলো কি বলতে চাও আল্লাহর নবী এবারে আর ভূমিকা দিলেন নেতারা লাউকুলতুম যদি তোমরা একটা কথা বিশ্বাস করতে পারো একটা কথা মানতে পারো একটা বাক্য স্বীকার করতে পারো তামলিকুনা বিহাল আরব তাহলে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে আজম অনারব বিশ্বে তোমরা অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে অন্য বিশ্বের লোকেরা তোমাদের দিন তোমাদের ধর্ম গ্রহণ করবে বিহাল জিজিয়া অথবা জিজিয়া কর দিয়ে থাকবে কয়টা কথা মানতে হবে আমার ভাইয়েরা এবারে শুনুন সেই একটা কথা কি মক্কার নেতা এখনো খুশি একটা কথা মানলে গোটা দুনিয়ার নেতৃত্ব পাওয়া যাবে গোটা দুনিয়া আমাদের হাতে এসে যাবে গোটা পৃথিবীর মানুষ আমাদের ধর্ম গ্রহণ করবে একটা কথা মানতে অসুবিধা কি বলো তাড়াতাড়ি এবারে আল্লাহর নবী সাল্লাম যখন বললেন সে একটা কথা বলার সঙ্গে সঙ্গে পার্থক্য হয়ে গেল বোঝা গেল মুসলিমদের সঙ্গে কাফেরদের পার্থক্যটা এখানে আল্লাহর নবী এবার ঘোষণা করলেন الناس তোমরা বলো ইল্লাল্লাহ বোঝা গেল এইখানে পার্থক্য সঙ্গে সঙ্গে আবুল হাবরা খেপে গেল আবুল হাব দাঁড়িয়ে আল্লাহ নবীর প্রতিবাদ করলো দুহাত উঁচু করে মারতে গেল আল্লাহ তারা সান্ত্বনা দিলেন নবীকে তাব্বা দিয়া দা তাব্বা আবুল হাব আপনাকে বলেছে তাব্বাল্লাকা সায়ার তোমার গোটা জীবন ধ্বংস হয়ে যাক তুমি আমাদের এজন্য জমা করেছ এই বলে আবুল হাব আল্লাহর নবীকে ধিক্কার জানালো আল্লাহর নবীর পক্ষে এখন একটা লোক নাই কি ছিল লাইল্লাহর মধ্যে অমুসলমান এইটা যদি পরিষ্কার হইতে পারো তাহলে তুমি মুসলিম নইলে তুমি মুসলিম না আবু জাহালরা বুঝতে পেরেছিল লাইলাহার মধ্যে কি আছে দুইটা অংশ আছে এই পুরাতন বিল্ডিংটাই রং করতে আগে কি করতে হবে পুরাতন রংগুলো ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করতে হবে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে লাইলাহার মানি হলো সব গায়রুল্লাহকে বর্জন করতে হবে মক্কার কুফাররা বুঝতে পেরেছে লাইলাহার মানি হলো আমাদের তিনশো ষাটটা দেব দেবী চলবে না আমাদের মূর্তি পূজা চলবে না আমাদের খাজা বাবা চলবে না গাজা বাবা চলবে না আমাদের আইন কানুন চলবে না আমাদের মানব রচিত বিধান চলবে না লাইলাহা কারো ক্ষমতা চলবে না সমস্ত ক্ষমতার মালিককে আবুল আহাবরা বুঝতে পেরেছে আবুল আহাব যে প্রতিবাদ করেছে কোরআনের দুই জায়গায় আছে সুরায় সদের পাঁচ নম্বর আছে আছে আবুল আহাব বলল আজাল আলিহাতা ইলাহিদা ইন্নাহাদা লাশাইউন কি বলে মোহাম্মদ আমাদের তিনশো ষাট দেব দেবী বাপ আমাদের খাজা বাবা বাপ গাদা বাবা বাপ কারো কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা একজন আল্লাহর এক আল্লাহ কেন্দ্রিক এক আল্লাহর গোলামি করতে হবে এটা বড় আশ্চর্য কথা বোঝা গেল আবুল আহাবুল্লাহর অর্থ বুঝতে পেরেছে ঠিক কিনা এবারে কোরআনের আর একটা আছে আল্লাহর নবী কিন্তু বলেন নাই যে মূর্তি বুধাপ করা যাবে না বলছেন নাকি খালি বলেন লাইলাহা আবুল আহাব বুঝতে পেরেছে কোরআন বলছে তারা প্রতিবাদ করেছে আমরা কি আমাদের দেবদেবী আমাদের আল্লাদেরকে বর্জন করব একজন পাগল কবির কথায় এখন পাগল হয়ে গেছে কি হয়ে গেছে এতক্ষণ ছিল আল আমিন এখন গেল পাগল হইয়া কবি হইয়া শুধু পর্যন্ত না তাওহিদের দাওয়াত আসলো গালির সংখ্যা বাড়লো আবার বলল সাহেরুন কাজাব মিথ্যাবাদী আবার জাদুঘর আমার ভাইয়েরা সারা জীবন যে লোকটা মিথ্যা কথা বলে নাই একটা মুহূর্তে যারা সাক্ষী দিল এখন তারা বলছে সে মিথ্যাবাদী হয়ে গেছে লাই লাইলাহার মধ্যে কি আছে আজকেও যদি সেই কথা বুঝতে পারো জেনে রাখো এই লাই লাইলাহার সাক্ষী দেওয়ার পরে একজন লোক ইসলামে প্রবেশ করে লাইলাহার সাক্ষী না দিলে পরে ইসলামে প্রবেশ করতে পারে না আমি সেই জন্য বলেছিলাম কোরআনে একটা সাক্ষীর কথা বলা আছে সবচেয়ে বড় সাক্ষী সবচেয়ে বড় সাক্ষী সেই সাক্ষী হচ্ছে আসাদু আল্লাহ কোরআন বলছে কুল আইয়ু আকবরু শাহাদা হে নবী আপনি ওদেরকে জিজ্ঞেস করুন আইয়ু শাইন আকবরু শাহাদা বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সবচেয়ে বড় সাক্ষী কোনটি এরপর আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন সৌরায় আনামের উনিশ নম্বর আল্লাহ বলছেন মাঝখানে অনেক অংশ আছে এরপরে বলছেন ওয়াহিদ সেই সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে এই সাক্ষী দেওয়া আসাদু আল্লাহ ইলাহা আমার দেশে বক্তারা পরে না সাধু আল্লাহ আর আমি পড়েছি শুরুতে খেয়াল করছেন কিনা ও আসাদু আল্লাহ ইলাহা অনেকে মনে মনে ভুল ধরছে যে উনি এবার আর সাধু কেন বললো না সাধু করি সবাই সাক্ষী কি একজন আর আরেকজনে দেওয়া যায় সাক্ষী কাকে বলে সেটা বুঝতে পারছে এইটা বুঝলে আর কেউ না সাধু বলবে না বলবে আর সাধু কি বলবে কারণ হচ্ছে এই সাক্ষী হয় শাহাদ আমিন সামিমিল কল মনের অন্তরের বিশ্বাস নিয়ে যেই কথা ঘোষণা করা হয় তার নাম কি এই জন্য দুনিয়ার আদালতেও না বুঝে সাক্ষী দেওয়া যাবে একজন লোক জজের আদালতে গেল বলো তুমি কে জজ সাহেব জিজ্ঞেস করলো বললো আমি তো এই খুনের মামলার সাক্ষী আচ্ছা বলো কে খুন করেছে তা তো জানি না আচ্ছা বলো কাকে খুন করেছে তা তো জানি না আচ্ছা বলো কি নিয়ে খুন করলো কেন খুন করলো কিছুই জানি না সাক্ষী জজ কি বলবে পুলিশ দেখে বলবে দেখো মাথা খারাপ কিনা যদি মাথা ঠিক থাকে জেলখানায় ঢুকাও ফাজদামি করার জন্য আসছে আর মাথা ঠিক না থাকলে পাপ না পাক লাগাতে পারো ঠিক কিনা দুনিয়ার আদালতে সাক্ষী দেওয়ার জন্য যদি বুঝে শুনে সাক্ষী দিতে হয় তাহলে যেই কালেমাতুর শাহাদার ভিত্তিতে একজন লোক ইসলামে প্রবেশ করে যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন যেই সাক্ষী সবচেয়ে বড় সাক্ষী এই সাক্ষী না বুঝে দিলে চলবে এবারে আপনাকে প্রশ্ন করা হচ্ছে বলুন তো এমন কি সাক্ষী যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন আপনাকে কোরআন উত্তর দিবে সুরাল ইমরানের আঠারো নম্বর আল্লাহ বলছেন শাহিদ আল্লাহু আন্নাহু ইলাহা ইল্লাহুয়া বিল লা ইলাহা আল্লাহ তারা বলছেন শাহিদ আল্লাহ আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন কিসের সাক্ষী লাইলাহা এরপরে বলমালাইকাতু সমস্ত ফেরেস সাক্ষী দিয়েছেন সমস্ত জ্ঞানীরা সাক্ষী দিয়েছেন সেই সাক্ষী নাম লাইলাহা ও আমার ভাইয়েরা এই সাক্ষীটাই ছিল পার্থক্য মক্কার লোকেরা আল্লাহ অবিশ্বাস করত আবার দেবদেবীকে অবিশ্বাস করত মক্কার লোকেরা আল্লাহকে অবিশ্বাস করত আবার খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবাকে অবিশ্বাস করত ও আমার ভাইয়েরা এবারে যদি বলো হুজুর মক্কার লোকেরা মূর্তি পূজা করত আমরা তো মূর্তি পূজা করি না আমি বলবো এখানেও পরিষ্কার বুঝে নাও বিভ্রান্তি এখানেও আছে আমার দেশের মানুষেরা বিভ্রান্তির মধ্যে আছে মূর্তি পূজা নিয়েও মক্কার লোকেরা মূর্তিকে আল্লাহ বিশ্বাস করত না কোরআনে পরিষ্কার আয়াত আছে আল্লাহ তারা বলছেন যদি মূর্তি পূজকদেরকে জিজ্ঞেস করো তারা কেন মূর্তি পূজা করে আল্লাহ উত্তর দিচ্ছেন যে তারা বলবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করো কেন মূর্তি পূজা করছো ওরা বলবে আমরা এই মূর্তিগুলোর পূজা করি না এইগুলো আল্লাহ বিশ্বাস করি না এইগুলো দেওয়ার মালিক বিশ্বাস করি না আল্লাহ গেলেন খালি হয়ে মূর্তি গেল মালিক হইয়া এই বিশ্বাস আমরা করি না আমরা বিশ্বাস করি কি এই মূর্তিগুলো দেবদেবীগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করবে বোঝা গেল মক্কার লোকেরা মূর্তি পূজা করত কিসের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম রূপে ঠিক কিনা আর একটা হাত আছে পরিষ্কার তারা বলতো এই দেবদেবীগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী আমার ভাইয়েরা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে এই ভায়া মাধ্যম মনে করার কারণে যদি মক্কার মূর্তি বুজুকরা মোশ্রেক হয়ে যায় আজকে যারা এর চেয়েও জঘন্য ভাবে বলে আল্লাহ গেছেন খালি হয়ে এরপরে খাজা বাবা গেছে মালিক হইয়া এই লোকগুলো মক্কার মূর্তি বুজুকদের চেয়ে জঘন্য মোশ্রেক কিনা এবারে সেজন্য বুঝতে হবে লাইলাহা পার্থক্য লাহ মানে সব বর্জন আজকেও যদি সেই লাইলাহা ইল্লাল্লাহর ঘোষণা ঠিক মতো করা হয় বর্তমান যুগের কুফাররা খেপে যাবে কিনা ক্ষিপ্ত হবে আপনি বলুন না লাইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে লাহার মানে হচ্ছে সবকিছুর মালিককে একটা কারখানা এক লাখ কর্মচারী আছে আপনি বললেন যে কারখানার মালিক মোহতামিম সাহেব এর পরের দিন থেকে কর্মচারীরা মোহতামিম সাহেবের কথা মানবে কিনা কারণ মালিকের যে হুকুম ওইটি আইন ঠিক কিনা এইটা যদি পরিষ্কার বুঝে আসে এবারে পরিষ্কার বুঝতে হবে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তুমি আমি সব কিছুর একচ্ছত্র মালিকানা কার এবারে হুকুম চলবে কার কোরআন আল্লাহ বলেছেন আলাহুল আল আমরু জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবল তার এবারে এই কথা যদি বলা হয় আসুন আমাদের সমাজের সঙ্গেও গন্ডগোল লাগবে মানি হল সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আমার দেশের সংবিধানে লেখা আছে সাতের একে পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ লেখা আছে কিনা একজন মুসলিম যদি বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাহলে সংবিধানের সাথে সংঘর্ষ রাখবে কিনা কোরআনুল করিমের সুর আল ইমরানের ছাব্বিশ নম্বর আল্লাহ তারা বলছেন করিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মাং তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মাং তাশাউ ওয়া তুযিল্লু মাং তাশাউ বিয়াদিকাল খায়রু হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন আল্লাহুম্মা মালিকাল মুল হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে কোরআনে একটা সুরার নামও আছে এই কারণে সুরায় মূল সুরায় সমস্ত ক্ষমতা কার হাতে না জনগণের হাতে মানি হলো আল্লাহ যখন সমস্ত ক্ষমতার মালিক এবারে আইন বিধান চলবে কার কিন্তু এখানেও গন্ডগোল সংবিধানের সাথে দুইয়ে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে অন্যান্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে আমার ভাইয়েরা এই কারণেই আপনারা দেখেছেন আল্লাহর কালাম আমরা আল্লাহর হুকুম মানবাম এই জন্য বলছি এই জমিনের মালিক কে হুকুম চলবে কার এই আল্লাহর হুকুম যে মানে তার নাম মুসলিম তার নাম কি আর যে মানে না তার নাম মুসলিম হবে আসুন এবারে আল্লাহর হুকুম পাবো কোথায় কোরআন হাদিসে কোথায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের চক্ষু দিয়েছেন দেখার জন্য ঠিক কিনা চোখ থাকলে কি দেখা যায় চোখ থাকলেই দেখা যাবে কেন দেখা যাবে না চোখ আছে তোমার চোখের পাওয়ারও আছে চোখের পাওয়ার যত ভালো হোক না কেন চোখের সামনে আলো থাকতে হবে যদি আলো না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কোনো কিছুই দেখা যাবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আর একটা চক্ষু দিয়েছেন বা তিনি চক্ষু জ্ঞান চক্ষু বিবেক বুদ্ধির চক্ষু এই চক্ষুটা দিয়েছেন আল্লাহর বিধানকে জানার জন্য বোঝার জন্য আল্লাহর সৃষ্টিকে চেনার জন্য এই চক্ষু দিয়েও কিছুই দেখা যাবে না যতক্ষণ পর্যন্ত এর সামনে একটা আলো না থাকবে সেই আলোর নাম হচ্ছে কোরআন বলুন ভান قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব মুবিন আগমন করেছে আলো এসেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই আলো যদি তোমাদের সমাজে জ্বালাও সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে অন্ধকার হচ্ছে চুরি ডাকাতি অন্ধকার হচ্ছে না বিচার অন্ধকার হচ্ছে সুদ ঘুষ আল্লাহ তারা বলছেন চোরের থেকে বাঁচতে হলে আইন আছে আমার কাছে চোর চাই পুরুষ হোক চাই নারী হোক ওরা যদি চুরি করে ওদের হাত কেটে ফেলে দাও আইনটা কার এ আইন দেশে আছে আজকে যদি এখানে আইন ধরা পড়ে চোর ধরা পড়ে মোহতামিম সাহ হুকুম দেয় হাত কাটার জন্য হাত কাটা হলো পরাণের আয়াত করে আইন জানিয়ে দেওয়া হলো এরপরে এখানে আর থাকা যাবে পুলিশ আসবে র্যাব আসবে সাংবাদিক আসবে উল্লু ভল্লু সব আসবে ঠিক কিনা পরের দিন সব মিডিয়ায় প্রচার হবে জঘন্য অপরাধ করা হয়েছে চোরে হাত কেড়ে দিয়েছে ঠিক কিনা ও আমার ভাইয়েরা চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে পরিবর্তন করার ক্ষমতা কারো আছে ইতিহাস পড়ুন আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের মাথায় একটা চুরির ঘটনা ঘটল চুরিটা করেছিল কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা নামটাও আল্লাহর নবীর ছোট মেয়ের নামে নাম ফাতেমা মক্কার নেতারা চিন্তায় পড়ে গেলেন এই মহিলার হাত কাটা গেলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে সবাই পরামর্শ করল আল্লাহর নবীর কাছে সুপারিশ করতে হবে কিন্তু কে সুপারিশ করার জন্য কথাটা বলবে আল্লাহর নবীর পালক পুত্র ছিল জায়েদ তার পুত্র ছিল সামা সবাই উসামাকে গিয়ে ধরলো তুমি তোমার দাদুজানের কানে কানে কথাটা বলবে আল্লাহর নবীর প্রিয় নাতি আল্লাহর নবীর কানে কানে গিয়ে বললো ইয়ারসুল আল্লাহি মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে চুরিটা করেছে কোরাইশ বংশের একটা সম্ভ্রান্ত মহিলা আপনার বংশ তো কোরাইশ বংশ হাত কাটা গেলে আপনার বদনাম হবে তাছাড়া নামটাও আপনার মেয়ের নামে নাম ফাতেমা আল্লাহ বিকল্প কোনো বিচার করা যায় কিনা মুসলিম শরীফের হাদিস পড়ুন আল্লাহর নবী সাল আলাই ওয়াসাল্লাম চেহারার আগে খুবই লাল হয়ে গেল খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে বললেন ও আমার উম্মাতরা তোমরাও কি সেই হুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চাচ্ছ জেনে রাখো আজকে মোরা পড়াইশ বংশের মেয়ে ফাতেমা নয় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত অল্লাহি আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম জরে বলুন আল্লাহ অল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো নেই হুকুম দিয়েছেন কে আরো একটু বলি কয়েকটা তারপরে মূল আলোচনা আবার ইনশাআল্লাহ ফিরে আসবো ভাইরা আমার আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন খবরদার খবরদার তোমরা জেনা বিচারে ধারে কাছেও যেও না এটা বেহাই আপনার কাজ অশ্লীল কাজ হারাম করেছেন কে আমার জাতির আইন হচ্ছে যদি পতিতালয়ের লাইসেন্স দেওয়া থাকে তাহলে বৈধ তার মানে বেশ্যাখানার লাইসেন্স থাকলে সরকার পয়সা পায় সরকারকে জেনাবে বিচারের ভাগ দিলে হালাল হয়ে যায় ঠিক কিনা এরপরে আসুন জেনাবে বিচারের বিচার কোরআনে আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিম আইন করে দিয়েছেন আজানিয়াতু আজানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা বেবিচারিনী আর বেবিচারী যেই হোক না কেন ধরা পড়লে পরে জনসমক্ষে আনো ওদেরকে একশো দোররা মারো অবিবাহিত হলে পরে আর যদি বিবাহিত হয় ওদেরকে জনসমক্ষে আনো হাঁটু পর্যন্ত গাঢ় অথবা পাথর গাছের সঙ্গে বাঁধো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও আইনটা দিয়েছেন কে আজকে যদি এই আইন এখানে বাস্তবায়ন করা হয় এরপরে এখানে আর কেউ থাকতে পারবো জঘন্য অপরাধ আল্লাহর আইনকে বাতিল করেছে এরপরে বিকল্প আইন তৈরি করেছে সেই আইন মানতে বাধ্য করা হচ্ছে ঠিক কিনা আমার জাতি আল্লাহর কোরআনের আইনকে যারা অস্বীকার করে আল্লাহর কোরআনের বিধানকে যারা অযোগ্য অচল মনে করে আল্লাহর বিধানকে যারা বাতিল করে বিকল্প আইন তৈরি করেছে তারা মুসলমান না কাফে মক্কার কুফাররা এই কাজগুলো করেছিল মক্কার মূর্তির এই ক্ষমতা ছিল না মক্কার তিনশো ষাটটা মূর্তি এই ক্ষমতা ছিল না আমার জাতি ভোট দিয়ে সংসদে তিনশো পঁয়তাল্লিশ মূর্তি পাঠায় তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে আল্লাহর বিধানকে বাতিল করে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের সাদ করেছেন পর্দার বিধান দিয়েছেন আল্লাহ তালা করে বলেছেন অকর্ণাফি বুয়ুতি কুন্না ওলা তাবার রজনা তাবার রুজল জাহিলিয়াতিল উলা ও মেয়ে লোকেরা তোমরা পর্দার বিধান পালন করো তোমরা ঘরে অবস্থান করো জাহিলি যুগের মেয়ে লোকদের মতো উলঙ্গপনা পোনা বের হয়েও না হুকুম দিয়েছেন কে আমার জাতির একদল লোক মেয়ে লোকদেরকে উস্কানি দিল পর্দা দিয়ে নারীদেরকে ঠকিয়েছে অ মুসলমান আল্লাহ তালা কোরআনে আল্লাহর নবীকেও নির্দেশ করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের বুকের উপরে জেলবাব ঝুলিয়ে দেয় পর্দা ঝুলিয়ে দেয় পর্দার বিধান দিয়েছেন কে আল্লাহ হুকুম করলেন ও আমার মেয়ের কেরামা বোনরা আল্লাহর বিধানকে ঠিক মতো পালন করো খবরদার ওই নাস্তিক মোর্তাদের খপ্পরে পড়ো না ওরা তোমাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে আল্লাহ তারা পর্দার বিধান দিয়েছেন আমার জাতি সর্বোচ্চ আদালত থেকে বলল নারীদেরকে পর্দার হুকুম দিয়ে ইসলাম ঠকিয়েছে পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না আদালত থেকে রায় দেয় নাই পর্দার বিধান দিয়েছেন কে আল্লাহর আদালতের বিরুদ্ধে যারা আদালত তৈরি করে পর্দার বিধানের বিরুদ্ধে ফতুয়া দিয়েছে ও আমার জাতি চিৎকার মেরে বলো তারা মুসলমান না কাফের কিসের মুসলমান হ্যাঁ একজন বসে সংসদে কারণ হচ্ছে আপনি ঘরে জ্বালাইলে তো নিবেই দিবে না আজকে যদি এখানে মোহতামিম সাহ চোরের হাত কাটে কালকে এসে ওর পুলিশ ধরবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালান যায় না আগে কোথায় জ্বালাই থইবে এরপরে আদালতে তারপরে ঘরে ঘরে আর স্লোগান দিলে ভালো করে জোরে দিবেন নাহলে ঠান্ডা থাকবেন নারায় লিল্লাহ তাকবীর আল্লাহ জয় বলবেন কারণ তাকবীর ধ্বনি আল্লাহ রসুল দিয়েছেন খয়বরের যুদ্ধে এই তাকবীর ধ্বনি কাফেদের কলিজায় ঢুকে যায় এজন্য আরো স্লোগান দিবেন সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো কিসের বিধান বিধান চলবে কিসের ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন শুধু এ পর্যন্তই না আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কাইমে সুদকে হারাম করেছেন সুদ হারাম করেছেন কে আল্লাহ রব্বুর আলমিন পরিষ্কার করে বলেছেন আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম সুদ হারাম করেছেন কে শুধু তো হারাম করে ছাড়েন নাই আল্লাহ এরপরে বলেছেন সুরায় বাকার দুশো পঁচাত্তর থেকে উনাশি পর্যন্ত পড়েন আমি এখানে শেষের আয়াতটা করছি আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে যখন তোমরা জানতে পেরেছ সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন সুদের মধ্যে আল্লাহ হারি ফরমান একেবারে একশোটা সত্তরটা পঞ্চাশটা গুণা আছে এর মধ্যে সবচেয়ে নিচের গুণা হচ্ছে নিজের আপন মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হওয়া জোরে বলেন নওয়াজবিল্লাহমানুত্তাকুল্লাহমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যখন তোমরা জানতে পেরেছ আল্লাহ তারা সুদকে হারাম করে দিয়েছেন তোমাদের যত পাওনা সুদ আছে বকেয়া সুদ আছে সবগুলো বর্জন করো কুন্তুম যদি তোমরা মমিন হও সত্যিকার ইমানদার হয়ে থাকো ফাইলাম তাপালু যদি সুদ বর্জন করতে না পারো ফাজানু বিহারবিম মিন তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও কার সঙ্গে যুদ্ধ আল্লাহ তালা এত কঠোর ভাবে যেই সুদকে হারাম করলেন এবারে এই সুদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয় বৈধ করে দেয় তারা মুসলমান থাকবে এবারে Bangladesh bank Sonali bank Rupali bank Pubali bank Janata bank Krishi bank যত রকমের ব্যাংক আছে সবগুলো সুদের কারবার করে কিনা ওদের জন্য সুদের কারবার করা বৈধ হালাল সার্টিফিকেট দিয়েছে কে সরকার লাইসেন্স দিয়েছে সরকারের কাছে সুদ হারাম আছে কোনটা গ্রামগঞ্জে যে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা সুদে দেয় দশ টাকা সুদে ওইটা সরকারের কাছেও হারাম অবৈধ কারণ লাইসেন্স করে নাই কি করে নাই লাইসেন্স করে নাই সরকার ভাগ পায় নাই সুদের ভাগ এই জন্য হারাম আর যদি লাইসেন্স করা থাকে সরকারকে সুদের ভাগ দিতে পারো লাইসেন্স করলে সুদ হালাল হয়ে যায় ও আমার জাতি সুদ হারাম করেছেন কে আল্লাহর হারামকৃত সুদকে যারা হালাল করে তারা মুসলমান না কাফের এবারে আরো সামনে চলো আল্লাহ রাব্বুল আলমিন সম্পত্তি আইনের বন্টনটা আল্লাহ নিজে করেছেন কোরআনুল কারিমের সুরাই নেসার এগারো নম্বর আয়ত আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ইউসি কুমুল্লাহু আল্লাহ নিজে তোমাদেরকে হুকুম দিচ্ছেন ওসিয়াত করছেন কোন নবীর দায়িত্বে ছাড়েন নাই কোন মুক্তি সাহেবের দায়িত্বে ছাড়েন নাই আল্লাহ নিজে বলছেন ইউসি আল্লাহ তারা তোমাদেরকে হুকুম দিচ্ছেন ফি দিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আমার জাতি আদালত থেকে বলল আল্লাহ তারা নারীদেরকে ঠকিয়েছে এজন্য মিছিল করলো মিটিং করলো এজন্য পত্রিকায় বিবৃতি দিল আন্দোলন করলো ও আমার জাতি আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে বাতিল করে আল্লাহকে যারা বলে আল্লাহ তারা ভুল করেছেন নারীদের অধিকার হরণ করেছেন তারা মুসলমান না কাফের আরো সামনে চলো আল্লাহ তারা কোরআন বলেছেন ইন্নামাল খামরু আল মাইসিরু আংস আনসাব ওয়াল আসলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এগুলো শয়তানের কাজ হারাম কাজ এর থেকে বেঁচে থাকো মদ হারাম করেছেন কে আমাদের সরকারদের কাছে মদ হালাল আছে কোনটা লাইসেন্স থাকলে মদ হালাল বৈধ পুলিশে ধরবে না লাইসেন্স না থাকলে হালাল আমার জাতি আল্লাহর হারামকৃত মদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে মুসলমান থাকবে এরপরে আল্লাহ তারা বলেছেন ইন্নামাল মানে হচ্ছে মূর্তির স্থাপন করা মূর্তি স্থাপন করা আল্লাহ বলেছেন মূর্তি তৈরি করা হারাম মূর্তি পূজা করা হারাম মূর্তির সামনে দাঁড়িয়ে থাকা হারাম নামাজে দাঁড়াই আবাদত করি কার কাছে এখন যারা মূর্তির সামনে গিয়ে দাঁড়াইয়া থাকে তারা ইবাদত করে কার নগ্ন পায়ে হেঁটে যায় এরপরে ফুলের তোরা দিয়ে মূর্তিকে সম্মান জানায় এরপরে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকে অ মুসলমান জাতি নামাজের মধ্যে দাঁড়ানো যদি আল্লাহর এবাদত হয়ে থাকে মূর্তির সামনে গিয়ে যারা দাঁড়ায় তারা কার এবাদত করে আল্লাহ তারা বললেন মূর্তি রাখা যাবে না আমার জাতি বলল মসজিদের মধ্যে মূর্তি ঢুকাইতে হইবে ইতিহাস পড়ুন আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন অসালাহদ্দিন ভালো করে শুনে রাখো আর সেই সরকারের পাঁচাটা গোলামদেরকে জানিয়ে দিতে চাই ইতিহাস তোমরা জানো না আল্লাহর নবী সম্পর্কে কোনো এলেম নাই আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে এখন পর্যন্ত মাথার টুপিটাও খোলেন নাইলো আর টুপি পরা পরা ছিল লোহার পোশাক পরা ছিল আল্লাহর নবী কাবার চাবিটা আনাইলেন কাবার দরজা খোলা হলো ভিতরে ঢুকলেন বর্ষা দিয়ে এক একটা তীর দিয়ে মূর্তির প্রতি আঘাত করছে না বলছেন যা আল্লাহ সত্য সমাগত মিথ্যা বিতাড়িত আর মিথ্যা নিশ্চিন হয়ে যাওয়ার বস্তুই বটে এই বলে যখন আল্লাহর নবী মূর্তির দিকে খোঁচা মারছিলেন এক একটা মূর্তি ধপাস করে পড়ে যাচ্ছে আর ভেঙ্গে চুরমার হয়ে গেছে আল্লাহর নবী সর্বপ্রথম মক্কা বিজয়ের পরে আল্লাহর ঘরকে মূর্তির থেকে পবিত্র করলেন মক্কার থেকে মূর্তি থেকে মুক্ত করলেন ও আমার জাতি সেই আল্লাহর ঘরে যারা মূর্তি ঢুকাতে চায় আবার মূর্তি পূজার জন্য খুলে দিতে বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় রাজি আছে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার ইতিহাস পড়ুন আজকে মূর্তির দিকে মানুষকে নেওয়া হচ্ছে বাংলাদেশে একবার মক্কার ইমাম মদিনার ইমাম হোজাইফে এসেছিলেন তাকে যখন শিডিউলে দেখলেন তিনি যে তাকে একটা মাজারে যেতে হবে মাজার আছে না আমি কোন দলের বিরুদ্ধে বলছি না মাজার দুই দলেরই আছে এক দলের জনকের আরেক দলে কি গোষকের কাজে আমার এই বক্তব্যকে কেউ দলের বক্তব্য মনে করবেন না আমি পরিষ্কার বলি ইসলামের বিরুদ্ধে আজকে কোন দল না এহুদি খ্রিস্টানদের এই পাঁচ আটা গোলামরা মানব রচিত সংবিধান যারা তৈরি করেছে আল্লাহর বিধানকে যারা বাতিল করেছে তারা যেই দলের হোক না কেন সব দল ইসলামের দৃষ্টি ইসলাম দিয়ে খারিজ হয়ে গেছে কিনা এই জন্য এটা কোনো দলের বক্তব্য না মদিনার ইমাম সাহেবের শিডিউলে আছে মাজারে যেতে হবে তিনি বাংলাদেশ সফর সংক্ষিপ্ত করে সৌদি আরব চলে গেলেন আমাকে তিনি একদিন বললেন যে তোদের দেশে গেলাম আমাকে নেওয়া হচ্ছে মাজার পূজা করার জন্য ভাইরা আমার আপনাদেরকে মনে রাখতে হবে এব্রাহিম আলাইহালাম ইতিহাসটা পড়ুন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 খাজা বাবার দিকে গাজা বাবার দিকে পীর বাবার দিকে একদল পীর আছে সব পীর কথা বলছি না আবার একদল পীর আছে এরা করে কি খেয়াল করুন জিকির করার সময় বলে কি আমি আমার কলবের দিকে মোতাবাজ আছি আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মোতাবাজ ওই পীরের কলব তার পীরের দিকে তার পীরের দিকে তার পীরের দিকে হাজার ভাইয়া মধ্যমে তা পাল্লার দিকে আছে না এরকম আমি বলি আপনি যখন আপনার পীরের দিকে কলম মতো করলেন আপনার পীর সাহেবের কলব তার বিবি সাহেবার দিকে মতো তোমার কলব কই যাবে তুমি যখন তোমার কলমটা মতো আজ্জু করলা তোমার পীর সাহের কলমের দিকে পীর সাহের কলম তখন পায়খানার দিকে মতো আজ্জু তোর কলম কই যাইবে আমার ভাইয়েরা নামাজ পড়তে গিয়ে আমরা কোন কলম মতো আজ্জু করি না ডাইরেক্ট বলি ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন ইয়া কানা বুধু আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলাম করি কার গোলামি করি আমরা কার গোলাম কার গোলাম নবী রসুলরাও কার গোলাম কালে মতো সাদাই বলি না সাধু আন্না মোহাম্মদান আব্দুহু ও রাসুলহু মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর গোলাম না আল্লাহ আল্লাহর অংশ তাই মিলাদে যারা হাজির হয় নবী হাজির হয়ে যায় নবী সব দেখে শুনে এই জন্য দাঁড়াইয়া মিলাদ পরে তারা কোন দলে আছে আমি আর সেদিকে এখন যাচ্ছি না একটু পরে পাইলে শুধু করে আলোচনা করবেন ইনশাআল্লাহ ভাইরা আমার এব্রাহিম আলাইহিসালাম পরিষ্কার করে দিলেন আমি আমার চেহারা মতো অজ্জ করলাম কার দিকে না কোনো খাজা বাবার দিকে গাজা বাবার দিকে পীর বাবার দিকে সেই মহান সত্তার দিকে মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন হানিফান আল্লাহর দিকে মোতাজ্জ হয়ে সাথে আবার অন্য কাউকে রাখা যাবে না এই জন্য বলেন হানিফান হানিফ মানে হলো সব বাতিলকে বর্জন করে মা এলান সব বাতিলকে বর্জন করে শুধুমাত্র আল্লাহর দিকে মোতাজ্জ হওয়ার নাম কি হানিফান এরপরে আবার বলছেন অমা আনামিনাল মুশরিক আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আল্লাহর পরিচয় পেয়ে গেলেন এবারে জাতিকে বুঝাতে হবে অ যুবকেরাও আমার ভাইয়েরা খুব ভালো করে শোনো এব্রাহিম আলাই সালাতামের সুযোগ সন্ধান করতে লাগলেন মেলার সময় এসে গেল মূর্তি পূজার সময় এসে গেল সব লোকেরা মেলায় যাবে ইব্রাহিমকেও দাওয়াত দেওয়া হলো ইব্রাহিম বলেন ইন্নি সাকিম আমি অসুস্থ আছি তোমরা চলে যাও সব যখন মেলায় চলে গেল মূর্তিখানা খালি হয়ে গেল এবারে তিনি মূর্তিখানায় বাসায় ঢুকলেন গিয়ে দেখেন মাশা আল্লাহ মূর্তির সামনে দামি দামি খাবার মূর্তির গায়ে স্বর্ণের অলঙ্কার শাড়ি চুরি কত কিছু অনেক দামি দামি খাবার কিন্তু খাচ্ছে না আল্লাহর নবী ইব্রাহিম আলাইসালাম ঢুকে মূর্তিকে বারবার বললেন আলা কুলুন খা খা আলা কুলুন খা কথা কয় না ব্যাপার কি কথা বলো না কথা কয় থাপ্পর মারবো শেষ পর্যন্ত ডান হাতে জোরে থাপ্পর মারলো কোরআন বলছে দরবাম ডান হাতে থাপ্পর মারলো এবারে থাপ্পর মারার পরে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায় পাথরের মূর্তি যখন মারলো থাপ্পর ব্যথা পাইল নিজে এবারে রাগ উঠলো ভালো করে এবারে রইল কুড়াল কুড়াল নিয়ে কারো মাথায় মারলো কারো হাতে মারলো কারো দাঁতে মারলো ভেঙ্গে চুলে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লটকে এবারে তিনি সরে পড়লেন লোকেরা মেলার থেকে আসলো আবার মূর্তি পূজা দেওয়ার জন্য পূজা খেলায় ঢুকলো গিয়া দেখে সর্বনাশ হয়ে গেছে কোন মূর্তির হাত নাই কোনটার পা নাই কোনটার মাথা নাই সব দৌড়াইয়া চলে গেল নমরুদের কাছে নমরুদের কাছে খবর দেওয়া মাত্র দৌড়াইয়া চলে আসলো তাপসিরে রেখে নমরুদে সে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো তার মুখে কোনো কথা নাই চিন্তা ভাবনা করে সর্বপ্রথম যেই কথাটা বলল তা ছিল এই হালমিন ফাতান আলে হাতানা এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না মূর্তিগুলোর সমালোচনা করে মূর্তির বিরোধিতা করে এমন কোন যুবক আছে কি ও আমার ভাইয়েরা তাফসিরে লেখে নমরুদ কেন যুবকের প্রশ্ন করলো নমরুদ বুঝতে পেরেছিল এই যে কোনো জর্তবান হলো না কোনো ভূমিকম্প হলো না কোনো যুদ্ধ হলো না এমনি মূর্তিগুলোর মাথা ভাঙ্গে নাই নিশ্চয়ই এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহিদের সমাজ গড়ার জন্য একটা নতুন বিপ্লব শুরু হয়েছে সমাজ পরিবর্তনের একটা আন্দোলন শুরু হয়েছে আর এই রকম সমাজ পরিবর্তনের স্বপ্ন সমাজ বিপ্লবের স্বপ্ন কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না ঢুকে কার মাথায় নম্র ঠিকই বুঝতে পেরেছে এই জন্য সে প্রশ্ন করেছে কোন যুবক আছে কি আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে লোকেরা বললো এবার হা হা সামিনা লাহু ইব্রাহিম একজন যুবক সম্পর্কে আমরা জানি যে আমাদের এই মূর্তিগুলো সোনা জোরে দেখে না আমাদের দেবদেবীগুলো পছন্দ করে না এর সমালোচনা করে এই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম এবারে নমরুদ অর্ডার দিল ফাতু বিহি একে ধরে আনো আয়ুরান নাস মানুষের সামনে নিয়ে আসো সবাই তাকে দেখুক এবং সবাই তাকে প্রশ্ন করুক এবারে আনা হচ্ছে ইব্রাহিমকে ধরে এনে জিজ্ঞেস করা হলো অ যুবক ভাইয়েরা ইব্রাহিম পালান নাই মর্দে মমিন বাতিল से हरगज खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं इस गर्ज से जो मक्तल में आया वो सुबह शाम सलामत रहती है ये बात आया है दुनिया पर हम फूल भी है तलवार भी है ये बात आया है दुश्मन पर हम फूल भी है तलवार भी है या बज में जहां महकाएंगे या खून में नहा कर दम लेंगे আল্লাহর নবী ইব্রাহিম দাঁড়িয়ে আছেন একদিকে সমস্ত কাফের নমরুদের সেনাবাহিনী অস্ত্র নমরুদের জনগোষ্ঠী সব একদিকে দাঁড়িয়ে আছে আর একদিকে একজন মমিন দাঁড়িয়ে আছে একজন মমিন দাঁড়িয়ে আছে এজন্য আল্লাহ তালা বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান নেতা এব্রাহিম একটা উম্মা একটা জাতি একজন দল আমার ভাইরা চিন্তা করেছ কি এব্রাহিম তো একটা ব্যক্তির নাম কিন্তু আল্লাহ বলেছেন না ইব্রাহিমা কানা উম্মাতান একটা উম্মা ছিল জাতি ছিল কেমনে একটা লোককে আল্লাহ জাতি বলছেন কারণ হচ্ছে এই একদিকে কুফারদের জাতি আর একদিকে মমিনদের জাতি কামত পর্যন্ত যত লোকেরা তৌহিদের কথা বলবে সিরিকের বিরুদ্ধে দাঁড়াবে সব লোকদের লোকদের প্রতিনিধি হয়ে সব লোকদের পক্ষ হয়ে নেতৃত্ব দিয়ে একজন লোক দাঁড়িয়েছে যেন কেমন পর্যন্ত সমস্ত লোক তার সঙ্গে আছে এই জন্য আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উন্মতান কানেতা এব্রাহিম একটা জাতি এবার একটা দল ধরে বলেন সোহান আমার যুবকেরা আসাবে কাপ ও যুবক ছিল সম্পর্কে আল্লাহ বলছেন ওরা ছিল যুবক ওরা ওদের রবের তারাও তাদের শাসকদের বিরুদ্ধে সত্য কথা বলেছে আল্লাহর নবী বলেছেন আমি নুসের তুমি স্বভাব যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি আর বুড়াদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছি তবে এই বুড়ারা না যে বুড়ারা যৌবন থেকে আবাদত করতে করতে বুড়ো হয়েছেন এই বুড়াদের কথা বলছি না কোন বুড়া যেই বুড়ারা বাপ দাদার যুগ থেকে শিরিক করছে এখনো শিরিক করে হকের পক্ষে বাধা দেয় আর এই ভণ্ড পীর বুল করে দাওয়াত দিয়ে নিয়ে আসে আর বলে বাপ দাদার যুগ থেকে মিলাদ পারলাম বাপ দাদার যুগ থেকে খতম করলাম দাদার যুগ থেকে এই সমস্ত কবর কবর পূজা করলাম এইগুলো বাপ দাদার যুগ থেকে করেছি বলে দলিল পেশ করে এই বুড়াদের কথা বলছি আল্লাহর হাবিব ফরমান নুসের তুমি স্বভাবে আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি অমনে তুমি সুয়োখে আমি বুড়াদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছি এব্রাহিম আলাইসালাম যুবক আল্লাহ রাব্বুল আলমিন এব্রাহিম আলাই ইসলামকে ইমানে শক্তি তাও হেদের শক্তি বাড়িয়ে দিলেন তাও হেদ কি আমানত সিনু মে হামারা आसा नहीं मिटाना नामो निशा हमारा ও মুসলমান জাতি এব্রাহিম দাঁড়িয়ে আছে নমরুদের গোষ্ঠী জিজ্ঞেস করলো এব্রাহিম তুমি এই কাজটা কেন করলা এব্রাহিম বলল বালফা আলাহুম কবির হুম হাজা বালফা আলাহু কবির হুম হাজা এই তো বড়টাই করেছে এখনো কুরাল নিয়ে দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস করো ওদেরকে জিজ্ঞেস করো যাদের মাথা ভাঙলো পাওয়া বললো ফাস আলু হুম ওদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে এবারে লোকেরা উত্তর দিলে ইব্রাহিম তুমি তো জানো এই দেবদেবী কথা বলতে পারে না এই মূর্তি কোনো কথা বলতে পারে না এই মূর্তি কোনো উত্তর দিতে পারে না কেন তুমি আমাদেরকে বোকা বানাচ্ছ এব্রাহিম এই সুযোগটাই চাচ্ছিলেন এব্রাহিম আলাই ইসলাতাম বললেন ও আমার জাতি কেন তোমরা এদের পূজা করছ যার সামনের থেকে মাছি কোনো খাবার নিয়ে গেলে ফেরাতে পারে না যার মুখে কুকুর পেশাব করলে বাঁচাতে পারে না আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি ইন আমার ভাইয়েরা এবারে নমরুদের গোষ্ঠী বুঝতে পারলো এর সঙ্গে তর্ক করে পারা যাবে না দলিল দিয়ে পারা যাবে না বর্তমান যুগের নমরুদেরাও এই কবর পূজারি বলো মাজার পূজারি বলো মিলাদপন্থী বলো এই লোকগুলো দলিল টলিল বুঝে না বাপ দাদা করেছে তা করে নমরুদরা তোমরা তাই বলল এদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করো এবারে আগুন জ্বালাও এব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো আমার জাতি এবারে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন দেখতে পাচ্ছেন এব্রাহিমের কি অবস্থা হচ্ছে ফেরেস্তাজ ইব্রাহিম মিকাইল ইসরাফিল এসে হাজির হয়ে গেল বলে ইব্রাহিম একটু হুকুম দাও আমি জিব্রাইল পাখা দিয়ে আঘাত করে সব শেষ করে দেই মিকাইল বলল আমি একটু সিরার দিয়ে উড়িয়ে দেই ইসরাফিল বলল সিঙ্গার ফুৎকার দিয়ে দেই আল্লাহর নবী ইব্রাহিম বলছেন ইয়া আল্লাহ যদি মমিনদের পক্ষে থাকে দুনিয়ার কোনো ক্ষতি কেউ করতে পারে না ঠিক কিনা এব্রাহিম আলাই সালাতামকে এবার আগুনে নিক্ষেপ করা হচ্ছে আগুন নিক্ষেপ করা হলো আমার ভাইয়েরা এবারে আল্লাহ তারা বলছেন ইব্রাহিম তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত অটল ছিলে তুমি শক্ত অবস্থানে ছিলে তাওহিদের উপরে ছিলে এবারে তোমার ক্ষমতা শেষ আমার খনুসরাত শুরু হচ্ছে এবারে শুরু হয়ে গেল আল্লাহ বললেন ইব্রাহিম ও আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও অমস মুসলমান জাতি যে আল্লাহ রাব্বুল আলমিন এব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা বর্তমানে হুদি খ্রিস্টান আমেরিকা ব্রিটেনে হুদি যত আছে তাদের যত বোমা আছে সমস্ত বোমা ঠান্ডা করতে পারেন কিনা নাকি আল্লাহ দুর্বল হয়ে গেছেন আল্লাহ বুড়ো হয়ে গেছেন আল্লাহ বলেন না হয় নাই লা নিদ্দাবলা দিদ্দাবলা হাদ্দালি মাওলা আল তাদের বেশিরভাগ লোক ইমান আনা সত্য মুশরেক ইমান আনে ঠিক তবে শিরিক যুক্ত অবস্থায় বেশিরভাগ লোক সিরিক করে সিরিক লিপ্ত আছে আল্লাহ বলছিল আমি বলছি না আল্লাহ বলছিল ইউমিনু আকসারুহুম ইব্রাহিম শিরিক করেন নাই তাও মমিন আল্লাহ সেজন্য সাহায্য করেছেন আজ বিজু जो করে ইব্রাহিম কাইমা পয়দা আজ भी जो करे इब्राहिम का ईमा पैदा आग कर सकती है आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा মুসা নবীর ইতিহাস দেখো ফেরাউনের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন ফেরাউনের কবল থেকে বনে ইসরায়েলকে উদ্ধার করে সামনে চলছেন এবারে নদী বেজে গেল পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে আল্লাহর নবী নবী মুসা এখন আর উপায় দেখতে পাচ্ছেন না আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আল্লাহ বলেন মুসা তোমার ক্ষমতা যেই পর্যন্ত আছে ওই পর্যন্ত শক্তি চালিয়ে যাও এবার নদীর মধ্যে লাঠি মারো তোমার ক্ষমতা শেষ লাঠি ছেড়ে দাও লাঠি ছেড়ে দিল ফান ফলাকাল বাহারু সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল সাগরের পানি দুই ভাগ হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল তৌ দিল আউজিম বিশাল পাহাড়ের মতো দুই ভাগ হয়ে পানি দাঁড়িয়ে গেল মুসা নবী মাঝখান দিয়ে চলে গেলেন মুসার বাহিনী বাহিনী চলে গেল বনে ইসরায়েল চলে গেল ফেরাউন যখন নামলো আল্লাহ তারা ডুবিয়ে দিলেন ও আমার ভাইয়েরা যে আল্লাহ রব্বুল আলমিন মুসা নবীর জন্য নীল দরিয়ায় রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ এখন মুসলমানদের জন্য আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তাও তৌফিক দিতে পারেন কিনা তবে শর্ত একটাই মেসলে কালিম হাজার মা কুই কালিম হাজার মা আজ ভি আতি হে কোহে সে বাঙ্গেলা তাখাপ এজন্য ভাইয়েরা আমার আজকে আমাদের দেশে আমাদের দেশে দিন কায়েমের জন্য অনেক রকম আন্দোলন আছে কেউ গণতন্ত্র কেউ সমাজতন্ত্র কেউ রাজতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র এটা কুফুরি মতবাদ গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ ইসলামের মূল বক্তব্য হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে গণতন্ত্রের আইনের উৎস জনগণ আব্রাহাম লিঙ্কন তার ভাষণে বলেছে of the people by the people for the people ইসলাম বলে অব দ্য আল্লাহ আইন আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ছাড়া অন্য কারো আইন দেওয়ার অধিকার নাই এই আইন আসবে কিসের মাধ্যমে বাই দ্য ওয়াহি ওহির মাধ্যমে ফর দ্য পিপল এই গণতন্ত্র ইসলাম ঘৃণা করে কোরআনে পরিষ্কার বহু বলেছেন আকসার বেশিরভাগ লোক বোকা বেশিরভাগ লোক অজ্ঞ বেশিরভাগ লোক মূর্খ এরপরে আল্লাহ তারা বলছেন পরিষ্কার আয়াত আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন আয়াত বের করো আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন এদের লোক আংসাবিল্লাহ তাহলে ওরা আপনাকে আল্লাহর রাস্তার থেকে গোমরা করে ফেলবে সংখ্যাগরিষ্ঠ লোক যেই পক্ষে ভোট দিল মেথর আর কি সুৎখর ঘুষখর জুয়াচর পাগল সবার ভোটের একরকম মূল্য এই রকম সংখ্যাগরিষ্ঠ লোকের মতের ভোট নিয়ে আপনি যদি অনুসরণ করেন বেশিরভাগ লোকের মতের রায়ের অনুসরণ করেন আকসারা মানফিল আরদে জমিনে যারা বসবাস করছে এদের সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের যদি অনুসরণ করেন লুক তাহলে ওরা আপনাকে আল্লাহর রাস্তার থেকে গোমরা করে ফেলবে তাহলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে দিয়ে যারা ইসলাম কায়েম করতে চায় তারা কি নবীর ইসলাম কায়েম করবে না আব্রাহাম লিঙ্গুল ইসলাম কবুল করবে কোনটা পরিষ্কার বুঝতে হবে আজকে অনেকে আবার বলে ইসলামী গণতন্ত্র আমি জিজ্ঞেস করতে চাই আমেরিকার যে গণতন্ত্র আর বাংলাদেশের যে গণতন্ত্র কোনো পার্থক্য আছে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের যেই গণতন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গণতন্ত্র আমেরিকায় ভোটের যেই পদ্ধতি ঢাকায় সেই একই পদ্ধতি আমেরিকা যেরকম ভোট নেয় এদেশে একই রকম ভোট নেয় আমেরিকায় যাদের ভোট নেয় এখানে তাদেরই ভোট নেয় কোনো পার্থক্য আছে এই গণতন্ত্র আল্লাহ রবি করেন নাই এর মাধ্যমে ইসলাম কায়েম হওয়া অসম্ভব না আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এজন্য আল্লাহ নবীর তরিকা আছে সুন্নত আছে আমাদের সেই নবীর সুন্ন অনুযায়ী চলতে হবে তার সামনা বাকাবা এ আরবি কে কে তুমি রবি বতুর কেস্তানাস তুমি যেই পথে চলছ এইটা কাবার পথ না মক্কার পথ না এটা শয়তানের পথ ও আমার ভাইয়েরা তুমি সুন্নার তরিকা বাদ দে রসুলের তরিকা বাদ দে রসুলের তরিকা কি রাসুলের তরিকা আছে দাওয়াত করতে হবে মুসলিমদেরকে বুঝাতে হবে কোরআনের বিধান বুঝাতে হবে আমি মুসলিম আমার সংবিধান কোরআন কোরআন ছাড়া আমি অন্য কিছু মানব না এই রকম যদি আজকে বাংলাদেশের তিন লক্ষ মসজিদ তিন লক্ষ ইমাম আছে হাজার হাজার মাদ্রাসা আছে এই সব লোকগুলো দল মত ছিন্ন ভিন্ন করে দিয়ে একজন ইমাম বানাত ইমামের বায়াত দিত সেই ইমামের অধীনে তারা রাজপথ দখল করত আমরা শহীদ হব হয়তো শরিয়াত নইলে শাহাদাত ইম্মা শরিয়া ইম্মা শাহাদা এই স্লোগান নিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ত এই দেশে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু থাকতে পারে না এইটা না করে মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত করা হয়েছে দল তৈরি করা যায় যাচ্ছে ইসলামে আল্লাহ তারা কোন পরিষ্কার বলেছেন যারা আল্লাহর দিনকে তাফরিক করেছে বিভক্ত করেছে ছিন্ন ভিন্ন করেছে দলে দলে উপদলে বিভক্ত হয়েছে আপনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই ভাইরা আমার এই আল্লাহ নবীর দিন এত সহজ না এই দিন কায়েমের জন্য আল্লাহর নবী নিজেও রক্ত দিয়েছেন কোরআন সেজন্য বলছে আমি এজন্য সুরায় আবার একশত এগারো নম্বর তেলাওয়াত করেছিলাম শুরু হচ্ছে আলোচনা আল্লাহ তারা মমিনদের থেকে তাদের যান এবং মাল ক্রয় করে নিয়েছেন কে ক্রয় করেছেন কাদের থেকে বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগে পাঁচটা জিনিস কয়টা জিনিস লাগে একজন লাগে ক্রেতা আর একজন বিক্রেতা আর একজন আর একটা লাগে মাল পণ্য আর একটা লাগে মূল্য আর একটা লাগে বাজার ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সুরায় বলছেন একশো এগারো মিনাল মুমিনিন নিশ্চয় আল্লাহ তাআলা মমিনদের থেকে ক্রয় করেছেন কে ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কে মিনাল মুমিনিন মমিনদের থেকে ক্রয় করেছেন কি ক্রয় করেছেন আংফুসাহুম ওয়ামুয়ালাহুম তাদের জান এবং মাল ক্রয় করেছেন মমিনদের জান এবং মাল হচ্ছে পণ্য বিনিময় হচ্ছে জান্নাত বিনিময় কি জান্নাতের বিনিময় আল্লাহ তালা ক্রয় খরিদ করেছেন ক্রয় করেছেন এবারে বাজারটা কোথায় আল্লাহ বলছেন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে লড়াই করে ফাইয়াক্তুলুন ওয়ায়ুক্তালুন তারা মারে আর মরে কি করে মারে আর মরে এইরকম যারা আল্লাহর কাছে জানমাল বিক্রয় করলো তাদের জন্য আল্লাহ তালা ওয়াদা করেছেন এবারে বেচা কিনা করতে গেলে দলিল দেখতে হয় জমি যারা কিনে তারা তিনটা দলিল তালাশ করে কয়টা দলিল এই ব্রিটিশ আমলের দলিল পাকিস্তান আমলের দলিল বাংলাদেশ আমলের দলিল সিএসআরএস এসে এস এ নাকি বলে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন এই বেচা কিনার মধ্যে তিনটা দলিল পেশ করেছেন আমাদের কোরআন আমাদের যুগ আমাদের আগের নবীর যুগ পাকিস্তান আমল ইসা সালামের কিতাব এর আগে ব্রিটিশ আমল কারণ মানুষ চিন্তা করে মাল তো বিক্রয় করলাম ঠকলাম কিনা ওই যে গ্রামের কৃষক বাজারে তরি তরকারি নিয়ে যায় বেচার জন্য রাস্তার মুখে একদল ফরিয়া পাইকাররা কিনে রেখে দেয় ওই বেচারা চিন্তা করে ঠকলাম কিনা ঠকলাম কিনা তোমরাও চিন্তা করছো ঠকলাম কিনা আল্লাহ বলছে না ঠক নাই তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছ যে তোমরা ঠক নাই ও আমার ভাইয়েরা এই কারণে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর নবী আমাদের চেয়ে বড় বুজুর্গ ছিলেন আমাদের চেয়ে বড় বুজুর্গ ছিলেন না কম ছিলেন কোনটা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহর নবী নিজে লড়াই করেছেন কিনা যুদ্ধ করেছেন কিনা দাওয়াতের কাজও করেছেন যুদ্ধ করেছেন ও আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন আমাদের নবীকে আল্লাহ কত ভালোবাসেন আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হতে লাগলো কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন গুরুত্বপূর্ণ পড়া দিলে সবাই কি করে ঠোঁট নাড়াচাড়া করে না আল্লাহর নবী সাল্লাম আর এটাকে চিন্তা রাখেন না ভাইরা আমার এটা রসিদে বন্ধ রাখেন শয়তান ঢুকছে ভিতরে পাগল এবং শিশুদেরকে মসজিদে নেওয়া না যায় ঠিক কিনা ফেকার কথা নিষেধ করা আছে কারণ শয়তান এই পাগল এবং শিশুদের মাধ্যমে মসজিদে ঢুকে মসজিদে মুসলিম নামাজ নষ্ট করে এটা বান্ধে রাখেন শয়তান ঢুকছে ভিতরে ভাইরা আমার কোরআনের গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এই সময় মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষরা ভুলে গিয়েছে আল্লাহ সুবাহ আল্লাহর নবীকে কত ভালোবাসতেন সের একটা চিত্র আমি তুলে ধরছি কোরআন পড়ুন আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হতে লাগলো আল্লাহর নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন বাচ্চাদেরকে পড়া দেওয়ার সময় যেমন বাচ্চারা ঠোঁট নাড়াচাড়া করে আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন আল্লাহ তারা সঙ্গে সঙ্গে ওহিনা আদেল করলেন কোরআন বলছে আপনি কোরআনকে দ্রুত মুখস্ত করার জন্য কোরআনকে জলদি মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি যে বলেন সুহান পর্যন্তই না আল্লাহর নবী তাহাজুদের নামাজ পড়ছেন রাতে ইবাদত করছেন পা ফুলে যাচ্ছে আল্লাহর নবীর স্ত্রী আয়সা বলছেন আল্লাহি আল্লাহ তারা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন আপনি এত ইবাদত করছেন পা ফুলে যাচ্ছে আল্লাহর নবীর সাদ করেন আফালা কোন আবদান শাকুরা আয়েশা আমি কি আল্লাহর শুক্রিয়া আদায় করব না যে আল্লাহ একজন এতিমকে সমস্ত নবীদের সর্দার বানাইলেন যে আল্লাহ তালা একজন অসহায় মানুষকে সহায় দান করলেন আলাম ইয়াজিদিকা কায়াতিমান ফাওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এই আল্লাহকে আমি শুক্রিয়া আদায় করব না পা ফুলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন ওহিনাজির করছেন হে মুজাম্মিল কামলিওয়ালা আপনি রাত্রি এবাদত করুন তবে কিছুক্ষণ ঘুমান আপনি সারা রাত্র এবাদত করলে খুশি আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলে খুশি হই জনে বলেন সুবহান আল্লাহ অর্ধেক রাত্র অথবা তার চেয়ে একটু কম বা একটু বেশি আপনি এবাদত করুন কি সুন্দর কথা নবী সারা রাত এবাদত করার দরকার নাই আদর করে বলছেন শুধু পর্যন্তই না আরো সামনে চলুন আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন আফসোস করছেন ইসলাম গ্রহণ করছে না লোকেরা আল্লাহ তারা বলছেন ফলে আল্লাহ কাবা তার ফলে আল্লাহ কাবা আপনি কি ওদের কষ্টের জন্য আপনার নিজেকে ধ্বংস করে দিবেন আপনার এত কষ্ট করা দরকার নেই এরপরে আরো জ্বলন্ত প্রমাণ দেখো আল্লাহর নবী মাসজিদ নবমীতে বসে কথা বলছেন এই সময় সাহাবিদের মধ্যে কারো কথা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে আল্লাহর নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজল হয়ে গেছে সুরায় হুজরাতের আয়াত দুই নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাও খবরদার খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না তোমরা একে অপরের সঙ্গে যেরকম ভাবে জোরে কথা বলো এরকম জোরে কথা বলো না তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোমাদের সালাদ তোমাদের সিয়াম তোমাদের হজ তোমাদের জাকাত তোমাদের নফল তোমাদের জিহাদ সব কিছু বরবাদ হয়ে যাবে ওয়াং তুমলা তা শহরুন তোমরা টেরো পাইবা না নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বললে আমল বরবাদ হয়ে যাবে নবীর আওয়াজের উপর দিয়ে কথা বললে আমল বরবাদ হয়ে যাবে এবারে আমি জিজ্ঞেস করতে চাই এই নবীকে যখন তাইফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিল নাকি অহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পুরাবতীর্ণ অবতীর্ণ হলেন আমার ভাইয়েরা সারা জীবন শুনেছ আল্লাহ নবীর দান দান শহীদ হয়েছে কেমনে শহীদ হয়েছে তোমরা তা পড়ো নাই কোন সময় মিলাদিরা পরে কর দেয়া জঙ্গে ওহদ মুস্তফা দন্দা শহীদ এ হালুয়া এ মিঠাই হামকো খেলানে কে লিয়ে মিষ্টি খাওয়ার জন্য আমার ভাইয়েরা আল্লাহর নবী জান্নার শহীদ করেছেন কেন সেই কাজ ছেড়ে দিয়েছ আর নবীর নামে মিলাদ দিন নবীর সাবাত নিন ঘরে ঘরে মিলাদ দিন নবীজির সাবাত নিন আল্লাহর নবীর জীবদ্দশায় সব সন্তানরাই তো মারা গেল এক ফাতেমা ছাড়া নবীর সব সন্তানরা মারা গেল নবী কি মিলাদ দিয়েছিলেন তিন দিনা মিলাদ চল্লিশে মিলাদ করেছিলেন মৃত্যু বার্ষিকীর মিলাদ করেছিলেন ও আমার ভাইয়েরা আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবিরা করেছিলেন এগুলো বেদাত মানুষেরা এবাদত তৈরি করেছে একদল আবার আছে বেদাত তো ভালো আছে মন্দ আছে হাসান আসাইয়া আমি জিজ্ঞেস করতে চাই জোহরের ফরজ নামাজ কয় রাখাত আসর কয় রাখাত এসা কয় রাখাত মাগরেব কয় রাখাত এখন যদি মাগরেব কেউ ভালো করে উজু করে চার রাখাত পরে নামাজ হবে একটা রুকু বাড়বে দুইটা সেজদা বাড়বে সোভান রব্বুল আজিম বাড়বে আলা বাড়বে তারপরে নামাজ হবে না বাতিল সব বাতিল হয়ে যাবে কারণ আল্লাহর নবীর তরিকা এটা না ভাইরা আমার আল্লাহর নবী মিলাদ করেন নাই পয়সার বিনিময়ে খতমও করেন নাই আমার ভাইয়েরা তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখো ঘরে ঘরে আছে সুরায় বাকার একচল্লিশ নম্বর আয়াতের তাফসিরে একেবারে মুফতি শফির রহমতুল্লাহ এখানে শিরোনাম কায়েম করেছেন মৃত্যু ব্যক্তির ইসারে সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে খতনে কোরআন দোয়া অজিফা সম্পূর্ণ হারাম যে পরে সেও হারাম কাজ করে আর যে পরায় সেও হারাম কাজ করে ভাইয়েরা আমার ফতুয়ার কিতাব পড়তে গেলে মুফতি কোর্সের প্রথম যে কিতাবটা পড়ায় সরহ কুদরাসমিল মুফতি আল্লামা ইমাম এবনে আবেদিন স্বামী রাহমাউল্লাহ রহমতন ওয়াসিয়া তার কিতাব হানাফি মাঝাবের গুরুত্বপূর্ণ কিতাব এই কিতাবে লেখা আছে বেদাতের উদাহরণ দিতে গিয়ে তিনি দুই পৃষ্ঠা আলোচনা করেছেন এই পয়সার বিনিময়ে খতম নেয়া খতম পারা উনি মানে হারাম প্রমাণ করেছেন এরপরে ফতুয়া স্বামীতে আছে অন্যান্য কিতাবে আছে আমাদের মনে রাখতে হবে এই যে কতগুলো বেদাত আমাদের সমাজে তৈরি করেছে আজকে আমি মিরাত প্রসঙ্গে এখন আলোচনা করছি না আসার আলোচনা ভিন্নভাবে করছিলাম আল্লাহর নবী ওহুদের ময়দানে লোহার পোশাক পরে নামলেন আল্লাহর নবী যুদ্ধ করছেন মক্কার কুফাররা দেখলো এই লোকটাকে পাথর মারলে এই লোকটাকে তীর মারলে চলবে না তরবারে আঘাত করলে কাজ হবে না লোহার পোশাক ভেদ করবে না মাথায় লোহার টুপি আছে বড় একটা পাথর যদি মারা যায় তাহলে নিজের লোহা ঢুকে নিজেই মরে যাবে এই পরিকল্পনা করে যখন আল্লাহর নবীর গায়ে একটা বড় পাথর মারলো মাথায় পড়লো আল্লাহ নবীর মাথায় লোহার টুপি ছিল হেলমেট ব্যবহার করে যারা তারা বুঝবে দুই দিকে যারা আংটা আছে এইরকম আংটা ভেদ করে আল্লাহ নবীর গালের ভিতরে ঢুকে গেল লোহা ঢুকে আল্লাহ নবীর দাঁত পড়ে গেল লোহাটা ভিতরেই থেকে গেল একটু চিন্তা করো মুসলমান দাঁতে একটু ব্যথা হলে নাচতে থাকে ব্যথায় ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও আল্লাহর নবীর গাল ভেঙে লোহা ঢুকে গেল আল্লাহর নবীর এই লোহা বের করার জন্য একজন সাহাবি যখন দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন তার দুইটা দাঁত পড়ে গেছে লোহাটা বেরিয়ে আসলো আল্লাহর নবীর মুখমণ্ডল রক্তরঞ্জিত হয়ে গেল আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবীকে উদ্দেশ্য করে যখন পাথর মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিল ফেরায় নাই কেন আল্লাহর সাথে বোধ নবীর সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছিল নাকি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছিলেন আল্লাহ তারা করেন তা উত্তর দিয়েছেন আল্লাহ কসম করে বলছেন না রাগ করেন নাই হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই বলে তাহলে আমাকে এত মারলো আমাকে রক্তাক্ত করলো তাইফে মারলো হনাইনে মারলো আমাকে ওহুদে মারলো কেন তুমি ফিরাও নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের সুরায় বাকার দুশো চোদ্দ নম্বর উত্তর দিয়ে দিয়েছেন বলছেন ও মমিনা তোমরা কি মনে করেছ এমনি জান্নাতে ঢুকে যাইবা এমনি একটু আরামে বেসতে ঢুকে যাইবা অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আবাদ মুসিবত যা এসেছিল তাদের তোমাদের আগের লোকদের প্রতি তাদের উপরে এসেছিল কঠিন দুর্ভোগ কঠিন বিপদ আবাদ কঠিন দুর্যোগ কঠিন ভূমিকম্প মুদুসমন্দের হামলা এমনকি শেষ পর্যন্ত স্বয়ং আল্লাহর রসুল এবং সমস্ত মমিনরা বলতে বাধ্য হলেন মাতা নসরুল্লাহ আল্লাহর সাহায্য আর কবে আস আসবে এমন এক কঠিন অবস্থায় যখন চলে গেলেন তখনই আল্লাহর পক্ষ থেকে বলা হলো আলা ইন্না নাসরাল্লাহ করিব আল্লাহর সাহায্য খুবই কাছে আমাদের নবীকে হত্যার জন্য ঘেরাও করেছিল না হত্যা করার জন্য ঘেরাও করেছিল আল্লাহ রাব্বুল আলমের সাহায্য করেছেন কিনা কোরআনুল করিম আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ কোরআনুল করিম বলছেন হে নবী যখন আপনাকে নিয়ে কাফেররা ষড়যন্ত্র করছিল আপনাকে হয়তো তারা বন্দি করবে নতুবা হত্যা করবে নতুবা তারা বের করে দিবে তারা চক্রান্ত করছিল আল্লাহ তালাও তাদের চক্রান্তের জবাব দিয়েছেন আল্লাহ তালাও বকর করেছেন চক্র চক্রান্তের জবাব দিয়েছেন তাদের চক্রান্তকে প্রতিহত করার জন্য আল্লাহ সবচেয়ে উত্তম কৌশল অবলম্বনকারী জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর নবী যুদ্ধ করেছেন সাহবাহাম যুদ্ধ করেছেন আল্লাহ তারা কোরআনে পরিষ্কার বলেছেন খালি মমিনরা যুদ্ধ করেছে তা না আগের যুগের সব নবীরা যুদ্ধ করেছেন আল্লাহ নিজেও তো সেই যুদ্ধই করেছেন কোরআনুল কারিমে স্পষ্ট আছে আল্লাহ তারা বলছেন বদরের যুদ্ধে যখন এই কাফেরদেরকে হত্যা করা হলো আল্লাহ তালা বলছেন ফালাম তত্তুর ফালাম তত্তুল হুম তোমরা ওদেরকে হত্যা করো নাই ওলা কিন্নাল্লাহ হুম বরং আল্লাহ নিজে ওদেরকে কতল করেছেন কে কতল করেছেন ভাইরা আল্লাহ তালা নিজে কতল করেছেন বলছেন এরপরে আর প্রকাশ কি থাকে এরপরে আল্লাহ তালা অন্যায় বলেছেন আল্লাহ সুবাহান হুয়া তারা বলেছেন কাফাল্লাহুল মোমিনিন আল কেতাল আল্লাহ তালা মোমিনদের পক্ষে যথেষ্ট যুদ্ধ করার জন্য আল্লাহ তালা নিজেই কি যথেষ্ট এরপরে নবীরা যুদ্ধ করেছেন সাহাবিরা যুদ্ধ করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে পরিষ্কার বলে দিয়েছেন ওয়াকাতালা দাউদ জালুতা দাউদ জালুদকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলম বলছেন আগের যুগের নবীদের সাহাবিরাও যুদ্ধ করেছে কোরআন বলছে নবীদের সঙ্গে কত আল্লাহ আল্লাহরা যুদ্ধ করেছেন নবীদের সঙ্গে আল্লাহ লোকেরাও যুদ্ধ করেছেন সাহাবিরাও যুদ্ধ করেছেন মুসলমান তোমাদেরও সেই রকম কোরআনকে বাস্তবায়ন করার জন্য নবীর সুন্না মোতাবেক তোমাদেরকেও সেই লড়াইয়ের ময়দা অবতীর্ণ হতে হবে আল্লাহ সুবাহ হুয়া তালা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন বদরের যুদ্ধে যখন আল্লাহ তারা ফেরেস তাদেরকে নামিয়ে দিলেন ফেরেস তারা বলল রব্বুল আলমিন আমরা তো যুদ্ধ করতে জানি না আমরা তো তসবি তাহালিল করি তোমার পবিত্রতা ঘোষণা করি আমরা যুদ্ধ করতে জানি না আল্লাহ তারা বললেন কোরআন বলছে আল্লাহ তারা ফেরেস্তাদেরকে বললেন বদর বদরের যুদ্ধে যাও তোমরা আমার মমিন বান্দাদেরকে অটল রাখো সাহস দাও আমি তোমাদের সঙ্গে আছি আমি কাফেরদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিব তারা মারামারি করতে জানো না আমি শিক্ষা দিচ্ছি আল্লাহ তারা নিজে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন কে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তারা বলছেন ফাদরিবু ফাওকাল আনাক ওদের গর্দানের উপরে মারো অজরিবু মিন হুমকুল্লা বানান ওদের প্রত্যেকের আঙ্গুলের মাথা মাথা পিটাইয়া নরম করে দাও কে হুকুম দিয়েছেন কোরআনুল করিমের সুরান ফলে বারো নম্বর আয়াত পরিষ্কার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশ তাদেরকে নামিয়ে দিয়েছেন আগের যে আয়াতগুলো বলেছিলাম আল্লাহ বলেছেন পালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম এটা সূরা আনফালের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমা রামাইতা ইজ রামাইতা যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই ওয়ালাকিন্নাল্লাহ রামা আল্লাহ নিজে নিক্ষেপ করেছেন এরপর আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল আল্লাহ তাআলা আরো আয়াত বলেছেন আমানু আল্লাহ তালা মোমিনদের সঙ্গে ওয়াদা করেছেন যারা আল্লাহর রাস্তায় জাহাজ করবে যুদ্ধ করবে আল্লাহ তালা তাদের গণিমাত দান করবেন সুরায়ে সূরা ফাতা এই সূরা 20 নম্বর আল্লাহ বলছেন ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনাহা ফাআজ্জাল লাকুম হাদিহি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কোরআনে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের আজকে মনে রাখতে হবে সারা দুনিয়ার কুফফারদের যে চিত্র আমি শুরুতে তুলে ধরেছিলাম সেইটার বিরুদ্ধে আজকে মমিনদেরকে একমাত্র ঔষধ হচ্ছে মমিনদেরকে সেইভাবে যেভাবে সাহাবায়ে যুদ্ধ করেছেন আবু হুরায়রার মতো মহাদ্দি হাদিস আব্দুল বিন মতো ফকি এবনে আব্বাসের মতো মুফাসের কোরআন সবাই যুদ্ধ করেছেন আল্লাহ তারা যুদ্ধ করার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা যুদ্ধ করে যেন তারা সীসা গলানো প্রাচীর ভাইয়েরা আমার আল্লাহ সুবাহ সুরায় সফের চার নাম্বার বলে দিয়েছেন আজকে এই কঠিন সুন্নাতকে আমরা ভুলে গিয়েছি আর সেজন্যই আল্লাহ তালা কাফেরদেরকে এহুদিদেরকে মুনাফেকদেরকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন আল্লাহর নবী বলেছেন ইদা তুমুল জিহাদা আলাইকুমুজিল্লা যখন তোমরা জেহাদকে ছেড়ে দিবে আল্লাহ তালা তোমাদের উপরে অপমান এবং লাঞ্ছনাকে চাপিয়ে দিবেন ভাইরা আমার এজন্য মনে করবেন আজকে অনেকে আল্লাহর নবীর মিঠা মিঠা সুন্নাত আছে যেগুলো সুন্নাত না বেদাত তৈরি করে তারপরে সুন্নাত বানিয়েছে মিষ্টি খাওয়ার সুন্নাত যেগুলো বললাম আগে আর কঠিন সুন্নাত যেগুলো আছে এগুলোকে এড়িয়ে যাচ্ছি আমরা এই জন্য আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই একজন বড় মহাদ্দেশ এবং ফকি ছিলেন হানাফি মাধাবের ইমামদের মধ্যে তার নাম আসে সেই আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই যুদ্ধের ময়দানে জেহাদ করছিলেন আর ওনার ছাত্ররা বললেন যে হুজুর আপনিও তো পারেন মক্কা মদিনায় গিয়ে থাকতে কারণ তৎকালীন সময়ের সবচেয়ে বড় আবেদ এবং সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় সুফি আয়াজ আলাই মক্কা মদিনায় থাকতেন এবাদত করতেন আর আপনারা জানেন মক্কা মদিনায় থাকলে কত অর্জন করা যায় পানি খাওয়া যায় বাইতুল্লায় করা যায় দেওয়া যায় আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এক রাখাতে লক্ষ রাখাতে সব পাওয়া যায় এই জন্য আবদুল্লাহ বিন মুবারককে তার ছাত্ররা বলল যে আপনিও তো ফোজাইল বিন আয়াজের মতো মক্কায় গিয়ে থাকতে পারেন এবাদত করতে পারেন করেন কেন যুদ্ধের ময়দানে কষ্ট করছেন ওই সময় আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই ওই ফোজাইল আয়াজকে উদ্দেশ্য করে একটা পত্র লিখেছিলেন চিঠি লিখেছিলেন বাইরে আছে এই পত্রটা শুনুন আবদুল্লাহ বিবর কথা বললেন ও মক্কা মদিনার ইবাদতকারী ফোজাইল আয়াজ মক্কা মদিনায় বসে ইবাদত করছো ঠিকই তোমার এক রাখাতে লক্ষ রাখাতে সব হচ্ছে ঠিকই জমজমের পানিও পান করছো বাইতুল্লাহ তোয়াফ করছো হাজরা সচ্চুমদিত দিচ্ছ মুলতাজামে বুক লাগাচ্ছ আর শুনে রেখো তুমি যদি আমাদের ইবাদত দেখতে তাহলে মনে করতে তুমি ওখানে বসে ইবাদত করছো না বরং এবাদতের নামে তুমি ছলনা করছো খেলনা করছো কারণ যেই এবাদত করার জন্য আল্লাহর নবীর সাহাবিরা মাঠে ময়দানে ছুটে গিয়েছিলেন আল্লাহর নবীর সাহাবি নবী নিজে হিজরত করেছেন তুমি সেই সুন্নাতকে বাদ দিয়ে মক্কায় বসে এবাদত করছো তুমি যখন এবাদত করতে বসো এবাদতের জজ্বা চলে আসে তোমার এবাদতের জজ্বায় তখন চোখ দিয়ে পানি ঝরতে থাকে তোমার গিরিবা চোখের পানিতে ভিজে যায় আর শোনো আমার যখন এবাদত করতে করতে জজ্বা আসে যুদ্ধের ময়দানে যুদ্ধ কর করতে করতে জজবা আসে তখন যুদ্ধের ময়দানে মাথা ভেঙ্গে চেহারা ভেঙ্গে দাঁত ভেঙ্গে রক্ত দিয়ে আমাদের গিরিবা রঙ্গিন হয়ে যায় যেটা বলেন সুহান আল্লাহ আমার ভাইরা ওদের যুদ্ধ চলছে এই সময় একজন যুবক এসে বলছে আরাসুল আল্লাহ এই আমার যৌবন এই আমার বাহু এ আমার শক্তি আমার চেহারা আল্লাহর রাস্তায় যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় কি পুরস্কার আছে আল্লাহর নবী বললেন জান্নাত সোজা জান্নাত সাহাবি বললেন বাহাবা জান্নাত আল্লাহর নবী বললেন বিশ্বাস করো না বলেন ইয়ারসুল্লাহ বিশ্বাস করি তবে এত সহজে জান্নাতে যেতে যাওয়া যায় আগে জানতাম না ফলের ভিতর থেকে খেজুর বের করলেন একটু মাথাটা সোজা করে শক্তি অর্জন করি কয়েকটা খেজুর খেয়ে বাকি খেজুরগুলো ছুঁড়ে মারলেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে তরবারি নিয়ে যুদ্ধের মাঝে ঝাঁপিয়ে পড়লেন পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের মধ্যে ঢুকে পড়ে আল্লাহর নবীর সাহাবি সেরকম ভাবে দুশ্মনদের ভিড়ের মধ্যে ঢুকে গেল যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে ফেলছে কাফেরদেরকে হত্যা করে লাশের স্তূপ করে ফেলছে সাহবায়ক রাম ডাক দিলেন যুবক আমাদের কাতারে চলে আসো যুবক তাকালো চেহারায় মুচকি হাসি রক্তে রঞ্জিত যুবক বলছে আমার ভাইয়েরা আমাকে যেতে দাও আমাকে বাধা দিও না আমি ওদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ নাকে পাচ্ছি জোরে বলুন ভাইয়েরা আমার আবদুল্লাহ বিন মুবার রহমতুল্লাহ সে কথাই স্মরণ করালেন মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদমাইহি ফানহুরুনা বিদমাইনা তাতাখাদ্দাবু তোমার যখন ইবাদত করতে করতে জজবা আসে তোমার চোখ দিয়ে পানি পড়ে আর তোমার গিরিবা ভিজে যায় আমাদের যখন জজবা আসে চোখের পানি দিয়ে নয় বরং আমাদের শরীরের রক্ত দিয়ে মাথার রক্ত দিয়ে আমাদের দেহটা ভেজে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আওয়ামান কানা তুমি যখন এবাদত করতে বসো তখন আতর গোলাপ সুগন্ধি লাগিয়ে বসো ভালো কথা আতর গোলাপ আল্লাহর নবী ব্যবহার করেছেন সুগন্ধি মহব্বত করতেন আমি তিরস্কার করছি না জেনে রাখো তোমার আতর গোলাপের জন্য কোনো জান্নাতের গ্যারান্টি নাই আমাদের আতর গোলাপটা কি শুনে রেখো রাহাজুসানা বেকিওয়াল গোবারুল যুদ্ধের ময়দানের ঝুলাবালু আর ঘোড়ার পায়ের সঙ্গে পাথরে আঘাত লেগে অঙ্গি অগ্নিস্ফুল বের হয়ে যায় সে আগুনের স্ফুলিং এবং ধুলাবালু হচ্ছে আমাদের আতর গোলাপ ধরে বলুন আমার ভাইয়েরা আওয়ামান কান ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাকুয়ুলুনা ইয়াওমা সাবিহাত তাতাবু তোমাদের ঘোড়াগুলো তোমাদের আবা কাবা ডিব্বা ওই সমস্ত হাদিয়া তোপার মালসামানা টানতে টানতে ক্লান্ত হয়ে যায় আর আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে তিনি বললেন শোনো ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب জেনে রাখো তোমার আতর গোলাপ যতই মূল্যবান হোক না কেন তোমার এই পাতলা ফিনফিনে জামা যতই সুন্দর হোক না কেন এইগুলোর কোনো মূল্য নাই আমাদের নবী বলেছেন যুদ্ধের ময়দানের ধুলা বালু এবং জাহান নামের আগুনের ধোয়া কখনো একত্র হতে পারে পারে না জোরে বলুন সুহান আল্লাহ এরপরে বলেছেন তোমরা যখন মরে যাইবা তুমি যখন মরে যাইবা তোমার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হবে আমার জানা যায় কোনো লোক হবে না আর দরকার নাই কারণ তুমি তো মরে গেছ তোমার কাপড়গুলো খুলে ফেলা হবে আমি যখন মরে যাব আমার কাপড় চুপড়গুলো খোলা হবে না লক্ষ লক্ষ লোক আমার জানাজায় আসবে না মৃত্যুর ভয় আছে আমাকে রক্ত মাখা কাপড় চোপড় সহ দাফন করা হবে জেনে রাখো কামতের মাঠে তোমার তোমার ওই সাদা কাপড় নিয়ে নতুন কাপড় নিয়ে ওঠার কোনো গ্রান্টি নাই আমার হাবিব বলেছেন কামতের মাঠে শহীদরা এবং যুদ্ধে যারা হত হয়েছে তাদের গুলো তাজা হয়ে যাবে দামান রক্তগুলো নতুন করে ঝরতে থাকবে লৌনহু হো অরিহু রিহুল মেসকে রংটা হবে রক্তের রং ঘ্রানটা হবে মেসকাম্বারের চেয়েও বেশি বেশি বেরোজ ভাইরা আমার আজকে সেজন্য মনে রাখতে হবে এহুদি খ্রিস্টানদের সাহস বেড়ে গেছে ওরা মনে করেছে মুসলমান কারা মুসলমান তারা যাদের ওদের পা তারা গোলামি করে মুসলমান তারা যারা ওদেরকে খুশি করার জন্য দাড়ি কামায় ওদের দেশে যাওয়ার জন্য নিজেদেরকে কাদিয়ানি পরিচয় দেয় নিজেরা খ্রিস্টান হয়ে যায় ওরা মনে করেছে মুসলমান তারা যেই মুসলমানরা ভোর রাতে উঠে আমেরিকান এমবিসির সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে ওদের ভিসা পাওয়ার জন্য এই খ্রিস্টান হদিরা আজকে তোমাদেরকে জানতে হবে এই যুবকেরা তোমাদেরকে জানিয়ে দিতে হবে ওরা মুসলমান না মুসলমান তারা যারা তোমাদের সাদা চামড়া দেখে যেই সাদা চামড়ার মধ্যে কুফুরি আছে সিরেক আছে ওই সাদা চামড়ার দিকে থুথু নিক্ষেপ ও রাজি না ঠিক না মুসলমান তারা যারা তোমাদের দেশে যারা ঘৃণা করে তোমাদের পণ্য যারা বর্জন করে ও আমার জাতি আজকে মনে রাখতে হবে সেই রকম এক দল মর্দে মমিনদের দরকার আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন যুবকেরা তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না আল্লাহ তারা আহ্বান করছেন আল্লাহ তারা ডাকছেন আমালাকুম লা তুকাতিলু তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহ রাস্তা যুদ্ধ করছো না অল মুস্তাদ আফিনা অথচ অসহায় শিশু অসহায় পুরুষেরা নারীরা এবং শিশুরা ফরিয়াদ করছে ফরিয়াদ করছে আফগানিস্তান থেকে ফরিয়াদ হচ্ছে কাশ্মীর থেকে ফরিয়াদ হচ্ছে ইরাক থেকে ফরিয়াদ হচ্ছে ফিলিস্তিন থেকে ফরিয়াদ হচ্ছে তোমার আরাকান থেকে আমালাকুমলা নাফি সাবি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আহ্বান করে বলছেন আল মুস্তাদাফিন রিজাল অথচ অসহায় পুরুষেরা আর শিশুরা আর নারীরা ফরিয়াদ করে বলছে রব্বানা আল্লাযীনা ইয়াকুলুনা সূরা নিসা 4 নম্বর সূরার 75 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়াকুলুনা যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন আমাদের রব আমাদেরকে এই জালিম অধ্যোষিত জনপদ থেকে রক্ষা করো এই জালিমদের হাত থেকে বাঁচাও আমাদেরকে তুমি বাঁচাও আমাদেরকে বাঁচাবার জন্য একজন নেতা দান করো আল্লাহ নামিল্লাদুন তোমার পক্ষ থেকে অলি দান করো ন্যায়নিষ্ঠবান নেতা দান করো অভিভাবক দান করো আল্লাহ নামিল্লাদুন আর তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী দাও ও যুবকেরা আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসছে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে আরাকান থেকে ইরাক থেকে আফগানিস্তান থেকে এই আহ্বানে সারা দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ फिर तुझा एक बार करनी है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलम्बर दारेबान আবার তোমাকে আল্লাহর আহ্বানে সারা দিয়ে গোটা বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য Salahuddin Ayubi Muhammad bin Qasim Tariq বিন জিয়াদের মতো ভূমিকা পালন করতে হবে তোমার সামনে বাধা আসবে এতক্ষণ সেই বাধার কথা বলা হয়েছে এই বাধার কথা এই জন্য বলা হয় নাই যে তোমরা ভয় পেয়ে ঘরে গুটিয়ে বসে থাকো বাধার কথা বলা হয়েছে জন্য বাধা আসলে মমিনরা ভয় পায় না সে কথা জানাবার জন্য নতুবা আল্লাহ তারা বলেছেন পরকোরআনে পরিষ্কার বলেছেন অকুল আল্লাহ তারা বলছেন রুসুল নম্বর আল্লাহ বলছেন আলাইকামিন আম্বাইল হে নবী আপনাকে আমি গায়েবের খবরগুলো জানাচ্ছি আগের কাহিনীগুলো বলছি কেন বলছি ভয় পেয়ে পালিয়ে যাওয়ার জন্য না না মানুসাব্বিতু বিহি ফুয়াদাক আপনার অন্তরকে স্থির রাখার জন্য আপনাকে আপনার বসতে হবে যত নির্যাতন হোক না কেন যত আঘাত আসুক না কেন যদি অটল থাকতে পারো যদি টিকে থাকতে পারো বা তিলে মোকাবিলা দাঁড়াতে পারো সাহায্য করা মালিককে আল্লাহ তালা সেজন্য বলেছেন তিলকামিন আম্বাইল শেষ বিজয় মুমিনদের পক্ষে আসবে এইটা জানাবার জন্য আল্লাহ তালা তোমাদেরকে এইসব কাহিনী জানিয়ে দিয়েছেন অ মুসলমান জেনে রাখো এই ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল ইংরেজরা প্রথমে ওদের চরম নির্যাতন চালালো এরপরে দেখলো যে দেশ থেকে ওদের বিরুদ্ধে আন্দোলন আরো বেড়ে যাচ্ছে শেষ পর্যন্ত ডক্টর উইলিয়াম হান্টারের নেতৃত্বে একদল গোয়েন্দা তৈরি করলো রিপোর্ট তৈরি করার জন্য ভারতবর্ষ আমরা দখল করেছি এই দেশে আমাদের শাসন ব্যবস্থা স্থায়ী হয় কি করে তা আমাদেরকে দেখতে হবে এক বছর পর্যন্ত গোটা ভারতবর্ষে তদন্ত করে রিপোর্ট তৈরি করেছিল ইংরেজ সরকারের কাছে রিপোর্ট দিয়েছিল এই ভারতবর্ষে তোমাদের শত্রু হিন্দু না তোমাদের শত্রুবদ্ধ নয় অন্য কোন জাতি নয় তোমাদের শত্রু একমাত্র মুসলমান যতক্ষণ পর্যন্ত এই মুসলিম জাতি ভারতবর্ষে টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের পা ভারতবর্ষে টিকতে পারে না এজন্য তারা পরামর্শ দিল তিনটা পরামর্শ দিল এক নাম্বার পরামর্শ হচ্ছে যদি ভারতবর্ষে তোমরা স্থায়ী শাসন কায়েম করতে চাও তাহলে মুসলমানদের কেতাব কোরআন শরীফকে পুড়িয়ে ফেলতে হবে দুই নাম্বার কাজ করতে হবে এই কোরআন যেখান থেকে প্রচার হয় মসজিদ মাদ্রাসা এইগুলোকে বন্ধ করে দিতে হবে তিন নম্বরে কাজ করতে হবে এই কোরআন যারা প্রচার করে সেই আলেমদেরকে হত্যা করতে হবে ইতিহাস সাক্ষী আপনারা জানেন এরপরে ইংরেজরা এই তিনটা কাজ বাস্তবায়ন করার জন্য কর্মসূচি হাতে নিল ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক তিনি লিখেছেন যে আমার সৃষ্টিকর্তার কসম দিল্লি শাহী মসজিদের সামনে এবং লাহোর জামে মসজিদের সামনে তিন তিন লক্ষ কোরআন শরীফকে একাত্র করে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে এরপরে ভারতবর্ষের মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করা হলো শুধু দিল্লি শহরে বারোশো মাদ্রাসা ছিল এই মাদ্রাসাগুলোর নামে অর্থ সম্পত্তি ছিল ভারতবর্ষের প্রায় গোটা জমিনের এক চতুর্থাংশ জমিন ছিল মসজিদ মাদ্রাসা নামে অক্ষ করা সেইগুলো বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল মসজিদ মাদ্রাসাগুলোকে গোড়া রাখার আস্তাবল বানানো হলো এরপরে শুরু হলো তিন নাম্বার পরিকল্পনা বাস্তবায়ন করা হত্যা করা ডক্টর টামসন লেখেন আমার সৃষ্টিকর্তার কসম আমি আমার তাবুতে যখন গেলাম তাবুর পিছন থেকে মানুষ পোড়া গন্ধ পেতে লাগলাম আমি পিছনে গিয়ে দেখলাম চল্লিশ জন আলেমকে আগুনে পড়ানো হচ্ছে আমার সামনে আরো চল্লিশ জন আলেমকে আনা হলো তাদেরকে বলা হচ্ছে মৌলবীর দল হয়তো ইংরেজদের পক্ষে কথা বলবি নতুবা তোদেরকেও ভুনা করা হবে যেরকম এই চল্লিশ জনকে ভুনা করা হচ্ছে ডক্টর কামসন বলেন আমার সৃষ্টিকর্তার কসম ওই চল্লিশ জন আলেম পূর্বের চল্লিশ জনের মতো আগুনে পুড়তে রাজি হলো ইংরেজদের সামনে মাথা নত করতে রাজি হলো না তাদের মুখে কবিতা ছিল डरते नहीं दुनिया में मुसलमानों के से जब दौलत ईमा मिली उनको नबी से कत्ल करना है तो कर ले आशिक दिलदार को हम शिकायत जा करेंगे कातिब तकदीर को ये बात आया है दुश्मन पर हम फूल भी है तलवार भी है या बज में जहां महकाएंगे या खून में नहा कर दम लेंगे नहनुल्लदीन बायऊ मुहम्मदा আলাল জিহাদে মা বাকিনা আবাদা তারা তো সেই জাতের অংশ খোবায়েব রাজি আল্লাহ তালানহুকে মক্কার কাফেরা শুনে চড়িয়ে বলেছিল যদি এই মুহূর্তে বলো তোমাকে ছেড়ে দেওয়া হোক আর তোমার নবীকে তোমার যা রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হবে সেই ফাঁসির মঞ্চের থেকে সুরের মঞ্চের থেকে আল্লাহ নবীর সাহাবি গর্জে উঠেছিলেন কবিতা বলেছিলেন তোরা মনে করেছ আমি ওই মিষ্টি খাওয়ার আশেখের রসুল না না আমি মিষ্টি খাওয়ার আশেখের রসুল না আমি মিলাদের আশেখের রসুল না আমরা সত্যিকার আশেখের রসুল আমরা তো আমাদের নবীর এইখানে ফাঁসি মাটিতে ঝুলানো দূরের কথা আমাদের নবীর পায়ে একটা কাটা বিদ্ধ হবে আর আমি ক্ষমা জীবিত থাকবো তা হতে পারে না এরা ছিল আশেকের আসল আল্লাহর দিনের জন্য যারা জীবন দিয়েছে আজকে সেই লোকগুলো আশেকেরা চুল না ওরা আশেকেরা চুলকে আজকে খালি মিলাদ দেয় আর এহুদি খ্রিস্টানদের পাচারা গোলামি করে ভাইরা আমার ডক্টর জনসন লিখেন ওলামা শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল এইভাবে ঢুকে ঢুকে মারা হয়েছে ডক্টর টামসন লেখেন দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন বৃক্ষ ছিল না যার প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো নেওয়া হয়েছিল ভাইয়েরা আমার এইভাবে কোরআন পুড়িয়ে দিল মাদ্রাসা মসজিদ বন্ধ করলো আলেমদেরকে হত্যা করলো এরপরে কি ইসলাম শেষ হয়ে গেছে আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল বলেন দুনিয়ার খ্রিস্টান মুশরিকরা হিন্দুরা বৌদ্ধরা সব মিলে চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিবে দিতে আল্লাহর কালামকে স্তব্ধ করে দিতে আল্লাহ তারা বলছেন আল্লাহ মুতিম্মু নূরিহি আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণ করে ছাড়বেন হালকা ফিরুন দুনিয়ার খ্রিস্টানেরা দুনিয়ার এহুদেরা দুনিয়ার হিন্দু বৌদ্ধরা যদি আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায় করতে পারবে হেফাজত করবেন কে অমিন্দ্রা সেজন্য ভয় করার দরকার নেই আল্লাহ বলেছেন ইন্না শাহিয়া হুয়াল আবতার আল্লাহর নবীকে বলেছেন অরাফান আলাকা জিকরক আপনার মর্যাদা সর্বোচ্চ স্থান দিয়েছি আজকেও যারা কোরআনের পক্ষে কাজ করবে তারা অরাফান এলাকা জিকরাকের ভাগ পাবে আর যারা কোরআনের বিরোধিতা করছে তারা ইন্না শাহিয়া হুয়াল আপনারের দলে পড়বে ঠিক কিনা সেজন্য ভয়ের কোনো কারণ নেই আমার মমিন ভাইয়েরা ইংরেজরা যখন ভারত ভারতবর্ষে এরকম আলেমদের হত্যা করলো মাদ্রাসা বন্ধ করলো মসজিদ বন্ধ করলো এরপরও দেখলো গোটা ভারতবর্ষে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলায় ফতুয়া দিলেন এটা দারুল হরফ এরপরে দাবা আনালের মতো ইংরেজ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়লো গোটা ভারতবর্ষে যুদ্ধ ছড়িয়ে পড়লো ওলামায় কেরাম যুদ্ধ লিপ্ত হয়ে গেলেন তখন একদল আলেম তৈরি করলো ওরা চিন্তা করলো এইবারে আর আলেম হত্যা করলে চলবে না দালালদেরকে ডাকলো তোমাদের কথা মতো আলেমদেরকে হত্যা করলাম কোরআন পড়াইলাম মাদ্রাসা ধ্বংস করলাম এখনো কেন আন্দোলন চলছে দালালরা তখন এই যে মাদ্রাসার আগামীকাল দাস্তার বন্দী হবে হাফেজে কোরআন ছোট ছোট পিচ্ছি বাচ্চারা তিরিশ পাড়া কোরআন মুখস্থ করেছে এই বাচ্চাদেরকে নিয়ে ইংরেজদের সামনে হাজির করে বলল তোমরা কাগজের কোরআন পুড়িয়েছ ইটের মাদ্রাসা কাঠের মাদ্রাসা পুড়িয়েছ এই প্রত্যেকটা বাচ্চার বুকের ভিতরে তিরিশ পারা কোরআন সংরক্ষিত আছে জেনে রাখো কেন পর্যন্ত তোমাদের পক্ষে কোরআনকে ধ্বংস করা সম্ভব না বলেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং কেমন পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলেন সুবাহ আল্লাহ কোরআনে বলতে হবে কে এই কোরআন হেফাজত করার জন্য আল্লাহ নিজে নেমে আসবেন না আল্লাহ তারা আমাদেরকে দিয়ে হেফাজত করবেন সন্তানদেরকে কোরআন মুখস্থ করাবেন মাদ্রাসায় সন্তান দিবেন জেনে রাখবেন সন্তান মাদ্রাসায় পড়লে না খেয়ে মারা যায় না রেজিকের মালিককে যে আল্লাহ বাঘেরে খাওয়ায় ভল্লুকেরে খাওয়ায় তিমি মাছকে খাওয়ায় যে আল্লাহ শিয়ালকে খাওয়ায় খারাসকে খাওয়ায় সে আল্লাহ মানুষকে খাওয়াবে না তার কোরআনের আলেমদের খাওয়াবে না আল্লাহ তারা খাওয়াচ্ছেন কোনো আলেম না খেয়ে মরে যায় না কোন আলেম অভাবই থাকে না আমি দেখেছি আমি আমার নিজেরকে উদাহরণ দেই আমার অন্যান্য ভাইগুলো সব এম এ পাস মাস্টার্স করা আর আমি তো মূল মিশাব কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলি ওরা এক এক মাসে সবাই মিলে যা কামাই করে আমার কোন সময় একদিনে তার চেয়ে বেশি হয়ে যায় গতকালকে মাহবিল করেছি বোধহয় বিশ হাজার টাকা দিয়ে পকেট ঢুকে দিয়েছি ঢাকা কোন জায়গায় ছিল কেন কালকে মাহফিল সাভারে ছিল কালকে মাহফিল জিরানি বাজার ভাইরা আমার বিশ হাজার টাকা কয়দিনে কামাই করে এরকম মনে রাখবেন আমরা একসাথে মাদ্রাসায় পড়াই মসজিদে ইমামতি করি তারপরে ওয়াজ করি আরো কত লাইনে কাজ করি ওরা কয়টা করে এগুলো মনে রাখবেন তবে দুনিয়ার উদ্দেশ্যে এলেম অর্জন করাবেন না সেটা ভিন্ন কথা এটা বলার উদ্দেশ্য হচ্ছে উৎসাহ দেওয়া নতুবা এলমে দিনকে উদ্দেশ্য হবে কাকে সন্তুষ্ট করার জন্য সন্তান দিবেন এলমে দিন শিক্ষা করার জন্য কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কামতের মাঠে এই আলেম হাফেজ যারা কোরআনের খেদমত করবে তাদের পিতা মাতা যদি ইমানের সঙ্গে মৃত্যুবরণ করে তাদেরকে কেয়ামতের মাঠে নূরের কুর্সিতে বসিয়ে নূরের তাঁত পরিয়ে দেওয়া হবে যেই তাঁত যেই মুকুটের আলো চন্দ্র সূর্যের আলোর চেয়ে বেশি বছর বলেছে ভার আল্লাহ আশা আছে না আল্লাহ আশা আছে এমনি পাবেন না সন্তানকে মাথা দিতে হবে ভাইরা আমার আর যারা মাদ্রাসা দিবেন না ছেলে মেয়ে বড় হইলে কামাই করে খাওয়াবে মাদ্রাসা বলে কি খাওয়াবে কেমতের মাঠে এই সন্তানরা অভিযোগ করবে তারা বলবে কোরআন আছে আমাদের ওই পিতা মাতাকে আমাদের সামনে হাজির করো যারা আমাদের কোরআন শিক্ষা দেয় নাই আল্লাহর পরিচয় দেয় নাই রস রাসুলের সুন্না শিক্ষা দেয় নাই আমাদেরকে দিন শিখায় নাই আমাদেরকে পিতামাতার খ্যাতমত পর্যন্ত শিখায় নাই আমাদেরকে নবীর আদর্শ শিখায় নাই আজকে জাহান নামে যাচ্ছি ওই পিতামাতাকে আমার সামনে আনো যে পিতামাতা আমাদের গোমরা করেছে আমরা তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমরা জাহান নামে যাবো জোরে বলেন নওয়াজ যেই সন্তানের জন্য হালাল হারাম বাছাই করছো না ওই সন্তানকে আমাদের তোমার বিরুদ্ধে অভিযোগ করবে সেজন্য আমি বলছিলাম যে বিষয়টা নিয়ে ওলামায়করা আলেম তৈরি করতে হবে যাই হোক ইংরেজরা এবারে দেখলো আলেমদেরকে ধ্বংস করা যাবে না তাহলে কি করতে হবে এইবারে প্ল্যান তৈরি করলো এইবারে আলেম আমরা ধ্বংস করবো না তৈরি করব। আর এটা বললাম না চেপে ধরার জন্য ভাইয়েরা আমার ইংরেজরা এইবারে যে চক্রান্ত করছে সে সবচেয়ে মারাত্মক চক্রান্ত তারা এবারে চিন্তা করলো আমরা মাদ্রাসা ধ্বংস করব না মাদ্রাসা তৈরি করব। এই জন্য সর্বপ্রথম যেই মাদ্রাসা তৈরি করে সেই মাদ্রাসার নাম কি কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করেছে কারা আজকে যদি এই মোহতামিম সাহ বলে আমি একটা মাদ্রাসা তৈরি করব। সাহায্য করতে কোনো চিন্তা আছে কোনো চিন্তা করতে হবে কোনো ভয় আছে আর এলাকার হরে কৃষ্ণ হরে রাম যদি এসে বলে আমি একটা মাদ্রাসা করবো চান্দা দাও আমাদের যথেষ্ট ভয়ের কারণ আছে কিনা ইংরেজরা কেন মাদ্রাসা তৈরি করলো ইংরেজরা যখন দেখলো আলেমদেরকে ধ্বংস করা যাচ্ছে না এবারে তারা মনে করলো আমাদের চিন্তাধারার আলেম তৈরি করতে হবে ইমামদেরকে প্রশিক্ষণ দিতে হবে এই জন্যই তো বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণের টাকা দেয় কারা জানেন ইমাম প্রশিক্ষণ টাকা আসে থেকে আমেরিকার থেকে থেকে আমেরিকার থেকে ইমাম প্রশিক্ষণে টাকা দেয় বোঝেন না কি না এক উদ্দেশ্য ইমামদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য এই জন্যই তো মাঝে মধ্যে পরীক্ষা করে দেখি ইমান গেছে কিনা পুরোটা ওই যে ব্যালে ডান্স করে এমনি করায় নাকি ইসলামিক ফাউন্ডেশনের মতো জায়গায় মসজিদের ইমামদের প্রশিক্ষণে আমেরিকার একটা মেয়ে কেনে নাচাইল ড্যান্স করাইল এটা পরীক্ষা ছিল যে এই ইমাম সাহেবরা আমাদের বড়ি ঠিক মতো খেয়েছে কিনা ভাইরা আমার ইংরেজরা মাদ্রাসা তৈরি করলো কিছু মৌলবীদেরকে হাত করল এই মৌলবীরা ইসলামের মৌলিক পরিভাষা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে ওরা শিখাইল ইসলাম মানে শান্তি আমরা দেশ চালাবো তোমরা শান্তিতে বসে মসজিদে বাদত করো গন্ডগোল করো না অথচ সালাম অর্থ কি আরে এর কাছে শক্তি তো এইখানে কোন পুরুষ নাই পারলাম বেশি আলোচনা করছেন শেষ করে দিচ্ছি সরকার ভাইরা আমার যে বিষয়টা বলছি খুব খেয়াল করে শুনতে হবে এখন এই জাতীয় কিছু ইমামদের তৈরি করলো আলেমদের তৈরি করলো যারা মুসলমানদের শিখাইলো যে মুসলমানদের মূল কাজ হচ্ছে মিলাদ পড়া নবী আলিমুল গাইব নবী নূরের তৈরি মাটির তৈরি না এই সব কিছু শিখাইয়া তারপরে মুসলমানদেরকে এই নিয়ে গন্ডগোল লাগাই দিলে মারামারি করতে থাকো ভাইরা আমার আজকেও দেখবেন যেই লোকগুলো এই সব নিয়ে বহস করে নবী নূরের তৈরি নবী আলিমুল গাইব নবী হাজির নাজির এই লোকগুলোকে জীবনেও জীবনেও ইসলাম কায়েমের ব্যাপারে কথা বলতে শুনেছেন এই লোকগুলোকে দুনিয়ার মজলুম মুসলমানদের পক্ষে ইরাকের মুসলমানদের পক্ষে আফগানিস্তানের পক্ষে কাশ্মীরের পক্ষে কথা বলতে শুনেছেন এই লোকগুলো মূলত আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য এহুদি খ্রিস্টানদের সেই নীল নকশা বাস্তবায়ন করছে সেজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের মুসলিমদেরকে আল্লাহর দেওয়া দিন আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী কায়েম করতে হবে রাসুলের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা আমাদের ইবাদত করলে চলবে না ঠিক কিনা আমরা ইবাদত করবো কার তরিকায় রাসুলের তরিকা হুকুম মানব কার তরিকা মানব কার রাসুলের তরিকা বাদ দিয়ে যদি নামাজ পড়ে নামাজ হবে রসুলের তরিকা বাদ দিয়ে যদি দুরুদ পরে দুরুদ হবে এই লোকগুলো এই কাজটা বুসেরা পারে না এই কাজটা ওবামা করতে পারে না এহুদি খ্রিস্টান করতে পারে না এই কাজগুলো করার জন্য দরকার ছিল একদল মৌলবী সাপ আল্লাহর নবী এই আমল করেন নাই আল্লাহ রসুল করেন নাই সাহাবিরা করেন নাই সাহাবিরা দূর পড়েছেন নামাজের মধ্যে আমরা নামাজ দূর দাঁড়াই না বৈশা আর এখন দূর পড়ছে মিলাদ পড়তে দাঁড়াই দাঁড়াই মিলাদ দাঁড়াইয়া ভাইরা আমার এরকম ভাবে আল্লাহর রাসুল সাল্লাহামের সাহাবি আনাস রাদি আল্লাহ বলেন মেশকাতে বাবুল কেন হাদিসটা আছে দশ বছর যে আনাস খেদমত করেছেন আল্লাহ রসুলের তিনি বলছেন আল্লাহ মিন একটা ভূমিকা দিলেন আনাস রাদি আল্লাহ বলছেন ও মুসলমানেরা যারা আজকে নবীর আশেক দাবি করছো ভালো করে জেনে রাখো আল্লাহর নবীর সাহাবিদের কাছে আল্লাহর নবীর চেয়ে পৃথিবীতে আর কোন ব্যক্তি প্রিয় ছিল না এই ভূমিকা দিলেন কি জন্য কারণ আশেখ রসুল দাবি করে মিরাজ পরে এই জন্য এরপরে তিনি বলছেন যখন আল্লাহর নবীকে দেখতেন তখন তারা দাঁড়াইতেন না কেন দাঁড়াইতেন না কারণ তারা জানতেন আল্লাহর নবী এটা পছন্দ করতেন না আল্লাহর নবী তার জীবদ্দশায় সম্মানের জন্য যারা সাহাবায় কেরামটা পছন্দ করতেন না যেটা জীবদ্দশায় পছন্দ করতেন না আল্লাহ নবীর মৃত্যুর পরে তারা তৈরি করেছে পছন্দ করবেন না বেদাত বেদাত তৈরি করেছে এরকম আরো অনেক বেদাত আছে এই বেদাত তৈরি করার জন্য একদল মৌলবী তৈরি করে দিল এই জন্য আমি বলি একটা কৌতুক বলি শেষ করছি একবারই একদল মেহমান গেছিল মেহমানদেরকে রাতে খাবার দাবার দিয়ে বিছানা দিল পুরাতন একটা খাটে খাটটা ছিল পুরাতন পুরাতন খাটে কি থাকে পুরাতন খাটে কি থাকে সার পোকা ওরস থাকে সার পোকা ওরস আর উপরে দেয় নাই মশারি উপর থেকে মশায় কামড়াইলো কায়দা মতো সকালবেলা মেজবানরা জিজ্ঞেস করে না যে রাত্রে ঘুমটা কেমন হলো তো জিজ্ঞেস করলো রাত্রে ঘুমের কষ্ট হয় নাই তো মেজবান জিজ্ঞেস করলো মেহমান বলল যে না তেমন কষ্ট হয় নাই মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরত ভাইয়েরা আমার আমাদের অবস্থাও সেরকম আজকে মনে হচ্ছে এহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধ ভাবে মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দিবে আর ভিতর থেকে সারপুকার মতো ওরসের মতো একদল ওরস করছে আর ইসলামের সর্বনাশ করছে ঠিক কিনা দেখে না ওরস মোবারক পবিত্র ওরস আবার কোন সময় মহাপবিত্র ওরস ভাইরা আমার যুগে যুগে ইসলামকে দুই দল মানুষ ক্ষতি করেছে কয় দল মানুষ তা আলিমুল এই মাদ্রাসায় পড়ায় দেখবেন যে ওই কেতাবে আছে আলীরা যেন বলেছেন যুগে যুগে আল্লাহর দিনকে ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর মানুষেরা কয় শ্রেণীর মানুষেরা এক প্রকার হলো শাসক গোষ্ঠী যাদের কথা আগে বলেছি দুই নাম্বার হলো এক ধরনের যাদব গোষ্ঠী এক ধরনের আলেম বলছি এক ধরনের সব ধরনের আলেম না বলে আমার কেরামদের মর্যাদা অনেক বড় আমার সামনে পিছনে পাশে যারা বসে আছেন আমি সেই আলেমদের কথা বলছি না তাদের মর্যাদা অনেক বড় কোরআন বলছে নিশ্চয় আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে কারা আলেমরাই ঠিক মতো ভয় করে তুমি জাহেল মূর্খ যতই ইবাদত করো শ্বাস করে সেরেক করে জাহান নামে যাইবা আর আলেমরা অল্প ইবাদত করলো বুঝে সে ইবাদত করে সেরেক করে না এই জন্য আল্লাহ বলছেন সত্যিকার অর্থ আল্লাহকে ভয় করে কারা এরপরে বলেছেন হে নবী আপনি জানিয়ে দিন যারা জানে যারা আলেম আর যারা আলেম না তারা কি এক আল্লাহ হাবিব বলেছেন যে আবেদ মূর্খ আবেদ আবাদত করে একজন আলেমের তুলনা তার মর্যাদা কিরকম আল্লাহ রাসুলাম বলছেন আমার মর্যাদা তোমাদের মধ্যে সবচেয়ে আপনা ব্যক্তির তুলনা যেরকম একজন আলেমের মর্যাদা আবেদ জাহেরের চেয়ে সেরকম মর্যাদা বেশি বলছে হার আল্লাহ এই জন্য একদিকে ওলামা রামদের সঙ্গে থাকবেন তাদের সহস্রবের সংশ্রমে থাকবেন সন্তান আলেম বানাবেন আর একদিকে সাবধান থাকতে হবে আল্লাহর নবী একদল আলেম সম্পর্কে সাবধান করেছেন মেসকাত কেতাবুল এলেমের ভিতরে শেষ আদিষ্টা আছে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن আল্লাহর নবী বললেন ও আমার উম্মতরা আমার সাহাবীরা তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুরের থেকে পানা চাও বলেন ইয়ারসুল আল্লাহ আমার জুব্বুল হুজুন জুব্বুল হুজুন কি জিনিস কিসের থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে বলছেন আল্লাহর নবী বললেন ওয়াদিন ফি জাহান্নাম জব্বুল হজুন হচ্ছে জাহান্নামের একটা গর্ত মিনহু জাহান্নাম কুল্লাইয়ামিন আরবামিয়া মাররা যেই জাহান্নামে এত মারাত্মক এত ভয়াবহ ওই জাহান্নামের ভয়েতে অন্য জাহান্নামগুলো আল্লাহর কাছে প্রতিদিন চারশো বার পানা চায় কতবার পানা চায় এত মারাত্মক জাহান নাম এবারে সাহাবাহাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ এই জাহান নামে কারা প্রবেশ করবে এত মারাত্মক জাহান নাম এত ভয়াবহ জাহান নাম যেই জাহান নামের থেকে অন্য জাহান নামগুলো ভয় পায় সেই জাহান নামে আবু জাহেল যাবে আবুল আহাব যাবে ওতবা সাহেবা যাবে নমরুদ যাবে ফেরাউন যাবে না শয়তান যাবে কয় না এরা কেউ যাবে না ওই জাহান নামটা স্পেশাল জাহান নাম তৈরি করা হয়েছে আল্লাহ হাবিব ফরমান মোরাউনা ওই সমস্ত আলেমদের জন্য তৈরি করা হয়েছে যে আলেমরা এলেম শিক্ষা করে আমল করে মানুষকে খুশি করার জন্য সরকারকে খুশি করার জন্য আল ওলামা আল ওমারা ওই সমস্ত আলেমরা যারা সরকারকে খুশি করার জন্য আল্লাহর কোরআনকে বিকৃত করে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে আল্লাহর কোরআন থেকে কিছু অংশ বাদ দিয়ে প্রচার করে ওই আলেমদের জন্য বলা হয়েছে ও আমার ভাইয়েরা আল্লাহ রসুলাম বলেছেন উদ্দিন আলেমগণ হচ্ছে দিনের আমানতদার আমানতদার দিনের আমানত তাদের কাছে আছে মা আলাম উমারা যতক্ষণ পর্যন্ত আমি রোমারা শাসকদের কাছে ঘুর ঘুর না করে পাইদা যখন আলেমরা শাসকদের কাছে ঘুর ঘুর করবে শাসকদের পা তারা গোলাম হবে তখন তারা দিনের আমানতদার নয় বরং তারা তখন দিনের চোর হয়ে যায় জোরে বলেন নাওজবিল্লা এই জন্য মনে রাখতে হবে এই চোরগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে আমার কাছে দলিল ছিল দস্তাবেজ আছে কিন্তু এখন সেইগুলো বললে আপনারা বোঝার মতো অবস্থাও নেই আমার বলার মতো অবস্থাও নেই নতুবা র্যান্ডের একটা চিত্র আমার কাছে আছে বর্তমানে হুদি খ্রিস্টানরা একটা প্ল্যান তৈরি করেছে ওরা বলেছে একদিকে যদি দেখো মোল্লা ওমর জেহাদের বক্তব্য দিচ্ছে রাস্তার এক পাশে আর এক পাশে সালাউদ্দিনকে দাঁড়িয়ে দাও ওর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য দাঁড় করিয়েছে না ওরা বলেছে একদিকে যদি দেখো মোল্লা ওমর আর একদিকে মোল্লা বরডলি তৈরি করে দাও এর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও মুসলমানদের মধ্য থেকে জেহাদে স্পৃহা দমন করে দাও মুসলমানদের মধ্য থেকে কোরআন কায়েম করার মতো অবস্থা বাতিল করে দাও ওরা যেন কোরআন দিয়ে খালি খতম করে মিলাদ করে আর যেন কোরআনের শাসন কায়েম করার স্বপ্ন না দেখে এই পরিকল্পনা দিয়ে ওরা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে আমার ইন্টারনেটে লেকচার আছে বিস্তারিত বয়ান আছে আপনারা ইন্টারনেটে আমার লেকচার পাওয়া যায় বক্তব্য পাওয়া যায় সিডি আছে এই ঢাকায় যারা যান তারা বই আছে আমার অনেক বই এখানে বিক্রি করে আনি আবার তো যাই হোক সময় অনেক হয়ে গেছে আমার উদ্দেশ্য হচ্ছে এই আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর রাসুল সাবধান করেছেন আল্লাহর নবী বলেছেন আখিরি অসংখ্য দাজ্জাল বের হবে মিথ্যাবাদী বের হবে আসল দাজ্জালের পক্ষে জনমত তৈরি করার জন্য কারণ হঠাৎ করে দাজ্জাল আসলে তাকে কেউ মানবে না ওই দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ওই দাজ্জালের পক্ষে লোক তৈরি করার জন্য আগে কিছু নকল দাজ্জাল আসবে আল্লাহর নবীর ফরমান এই দাজ্জাল গুলো হাদিস পড়া দাজ্জাল কোরআন পড়া দাজ্জাল হাদিস তারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে কোরআনের তাফসির পেশ করবে এমন এমন আজগুবি হাদিস বয়ান করবে এমন এমন আজগুবি তাফসির বয়ান করবে বেমালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম যা তোমরা কোনদিন শুনো নাই তোমাদের বাপদাদাও শুনে নাই জাল হাদিস তৈরি করে বলবে খবরদার খবরদার তোমরা তাদের থেকে কাছে তার দূরে থাকবে তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে তাদের কাছে তোমরা যাবে না তোমাদের এলাকায় ঢুকতে দিবে না ওদেরকে বাস দিয়ে তোমরা দূরে সরিয়ে দিবে আমার ভাইয়েরা আজকে সেই দাজ্জালরা মাঠে নেমেছে আল্লাহর দিনকে বিকৃত করার জন্য আল্লাহর কোরআনকে পরিবর্তন করার চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে এই দুই দলের বিরুদ্ধে একদিকে সার্বত পোকা আর একদিকে কি আর একদিকে মশা এই দুই দলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে রাজেছেন ইনশাআল্লাহ আল্লাহ সুহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন সবক পারফের সাদা কত্তা अदालत का शजात का लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का वाखुर दावाना আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর দোয়া করবেন দোয়া করে আপনারা যাবেন মুরব্বী মানুষ আছেন কথা বলবেন তারপর দোয়া করে শেষ করে দিন